আলম সালাম সুপ্রিয় উপস্থিতি আজকে আলোচনার বিষয়বস্তু উদ্দেশ্যপূর্ণ জীবন তার আগে দুটো কথা বলে নেই এই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করেছিল অত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রায় সাত আট বছর বা তারও বেশি কাজ করার পরে কিছু বিদ্বেষী মহলের কারণে এই এই ভবনটি দীর্ঘদিন যাবত প্রায় মানে তার উদ্দেশ্য থেকে প্রায় দূরে সরে গিয়েছিল সম্পূর্ণভাবে তো আলহামদুলিল্লাহ আবারও পরিবেশটা ফিরে এসেছে আল্লাহ রহমতে এবং এখানে দিনই কিছু কার্যক্রম হচ্ছে এটা দেখে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি আমি দেশের বাইরে দীর্ঘদিন থাকার কারণে মার্কাজটি যখন দখলমুক্ত করা হয় তখন এখানে উপস্থিত ছিলাম না বা তারপরেও আসার কোনো সুযোগ পাইনি তো আজকে এই সেই পুরনো স্থানে এসে ব্যক্তিগতভাবে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়ছি ছোটোবেলায় যখন এখানে আসতাম সেই উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালের দিকে তখন এখানে আমরা ছাদে খেলাধুলো করতাম আজকে ছাত্রভাইদের সাথে বলছিলাম সেটা তো সেই স্থানে আজকে আবারও মানে আসার সুযোগ পেয়ে এবং কিছু দিনই কথাবার্তা বলার সুযোগ পেয়ে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি প্রিয় ভ্রাতৃমণ্ডলী আজকের আলোচনার বিষয়টি প্রথমে বলেছি আবারও বলছি উদ্দেশ্যপূর্ণ জীবন আল হায়াত আল মুস্তাহদেফা লক্ষ্যপূর্ণ জীবন বিষয়টা হয়তো একটু অপরিচিত লাগছে কারণ এ ধরনের আলোচনা হয় কিন্তু ঠিক এইরকম এইরকম বিষয়বস্তু নামকরণ করে সম্ভবত হয় না এই কারণে হয়তো বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে প্রিয় ভাইরা আমার মানুষের জীবনের সবচেয়ে বেসিক কোশ্চিনটা কি সবচেয়ে প্রাথমিক যে প্রশ্ন সেই প্রশ্নটা কি কেউ বলতে পারবেন কি একটা মানুষের জীবনের সবচেয়ে বড় যে প্রশ্নটা জাগে যে দার্শনিক প্রশ্নটা বারবার সামনে আসে সেই প্রশ্নটা কি সেই প্রশ্নটা হচ্ছে জীবনের লক্ষ্যটা কি আমরা যে এই পৃথিবীতে এসেছি এর ফলাফলটা কি কী জন্য এসেছি জন্মগ্রহণ করলাম খাওয়া দাওয়া করলাম চাকরি বাকরি করলাম তারপর একসময় মারা গেলাম ব্যাস এটাই কি জীবন জীবনের উদ্দেশ্যটা কি যে কোনো সচেতন মানুষ তার জীবনের কিন্তু প্রধান প্রশ্ন বা প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে এই জীবনটা কি জন্য একটা গাড়িতে আপনি উঠলেন একটা বাস চলমান বাস চলন্ত বাস বাসে উঠলেন আপনি ওঠার পরে যাত্রীকে জিজ্ঞেস করলেন যে বাসটা কোথায় যাচ্ছে তখন সে বলল যে আমি জানি না আচ্ছা এই লোকটাকে আপনি কি বলবেন ওই লোকটা কি পাগল ছাড়া অন্য কিছু বলা সম্ভব লোকটাকে কথাটা কি বুঝতে পারলেন আপনি একটা চলন্ত গাড়িতে উঠলেন সেখানে ড্রাইভারও আছে গাড়ির প্যাসেঞ্জারও আছে আপনি প্যাসেঞ্জারদের একজনকে জিজ্ঞেস করলেন যে গাড়িটা যাচ্ছে কোথায় সে বললো আমি জানি না সে লোকটি পাগল ছাড়া অন্য কিছু হবে মানে বলা সম্ভব সে একটা স্রেফ পাগল তাই না আমাদের মুসলমানদের জীবনের সবচেয়ে বড় পাওনা এটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে আমরা আমাদের জীবনের লক্ষ্যটাকে জানি তাই না আমাদের জীবনের লক্ষ্যটা কি একজন কেউ বলবেন আমাদের জীবনের লক্ষ্যটা কি আল্লাহকে পাওয়া বা জান্নাত লাভ করা এটাও বলা যায় তবে আল্লাহকে পাওয়া এটাই আমাদের জীবনের লক্ষ্য আল্লাহ রবুল্লা আলমিন কী বলছেন সুরাজ জারিয়াতে ছয় নম্বর হাতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন আমি এই পৃথিবীতে জিন এবং ইনসানকে একমাত্র এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে তাহলে এই পৃথিবীতে আমাদের আসার লক্ষ্যটা আল্লাহ রবুল্লা আলমিন বলে দিচ্ছেন এইভাবে যে পৃথিবীতে আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করার জন্য এবং এই ইবাদতের মাধ্যমে পর্যায়ক্রমে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভ করব এবং জান্নাত লাভ করব দুঃখের বিষয় আজকের পৃথিবীতে দুইশো কোটি প্রায় মুসলিম কিন্তু যদি আমরা হিসাব করে দেখি এই দুইশো কোটি মুসলমানের মধ্যে দশ কোটি মুসলমানও হয়তো এমন পাওয়া যাবে না যারা তাদের জীবনের এই লক্ষ্য সম্পর্কে সচেতন যদি আমরা আমাদের জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন হতাম এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতাম তাহলে আজকে আমাদের মুসলমানদের পৃথিবীতে এই দুরবস্থা হতো না আজকে আমরা সর্বত্র কাফেরদের কাছে পরাজিত লাঞ্ছিত এর একমাত্র কারণ আমরা নিজেদের লক্ষ্য সম্পর্কে জানি না আর এই লক্ষ্য সম্পর্কে না জানার কারণেই আমরা কেউ রাজনৈতিকভাবে সমাজতন্ত্রের সাথে জড়িত কেউ ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে জড়িত কেউ জাতীয়তাবাদের সাথে জড়িত কেউ বা গণতন্ত্রের সাথে জড়িত অর্থাৎ ইসলাম বাদ দিয়ে অন্য সব কিছুর সাথে আমরা জড়িত আমাদের এই লক্ষ্যহীন জীবনের কারণে আমাদের দৈনন্দিন চিন্তাধারাও পরিবর্তন হয়ে গেছে আমাদের সন্তানদেরকে আমরা কোনো ভালো স্কুলে মানে কোনো ভালো স্কুলে চান্স পেল কি না বা সেই সন্তান কোনো ভালো জায়গায় চাকরি পাচ্ছে কি না বা আমি জীবনে বাড়ি গাড়ি করতে পারলাম কি না এই চিন্তাটা নিয়ে বা এই বিষয়টা নিয়ে আমরা যত টেনশন করি তত টেনশন কি আমরা আমাদের আমাদের সন্তানদের সন্তানরা জান্নাত পাবে কি না আমাদের সন্তানরা একজন হালালখোর হিসাবে বেড়ে উঠবে কি না আমাদের সন্তানরা একজন জান্নাতি হিসাবে বেড়ে উঠবে কি না সেই ব্যাপারে কি আমরা টেনশন করি এরকম আমাদের মনে হয় অধিকাংশ ভাই বলবেন যে আমরা সেইভাবে কি বলবো যতটা টেনশন সন্তানদের ভালো রেজাল্ট নিয়ে করি ততটা টেনশন তাদের জান্নাত প্রাপ্তি নিয়ে বা তাদের মানুষের মতো মানুষ হওয়া নিয়ে সেই টেনশনটা আমরা করি না আর সে কারণেই আমাদের সন্তানরাও যারা বেড়ে উঠছে তারাও ঠিক একই চিন্তাধারা নিয়ে বেড়ে উঠছে সুদ ঘুদ ঘুষ দুর্নীতি জুয়া মানে জোচ্চুরি এই সমস্ত বিষয়গুলো তারা কিছুই মনে করছে না একজন মুসলমানের জীবনে যে এইটা এই জিনিসগুলো চিন্তাই করা যায় না একটা লক্ষ্যহীন একটা লক্ষ্য যুক্ত জীবনের সাথে এটা যে কোনোভাবেই যায় না এই জিনিসটা আমাদের চিন্তাধারা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে একেবারে আউট হয়ে গেছে ইসলামটা আমাদের জন্য স্রেফ কি হয়ে গেছে জন্মের সময় কিছু আনুষ্ঠানিকতা তারপরে বিয়ের সময় কিছু আনুষ্ঠানিকতা তারপরে সম্পদ বন্টনের সময় কিছু আনুষ্ঠানিকতা তারপরে সর্বশেষ মৃত্যুর সময় কিছু আনুষ্ঠানিকতা এই ধরনের একটা বিষয় হয়ে গেছে যারা আমরা ধর্ম পালন করছি তাদের অবস্থাও ঠিক একই রকম ধর্মকে আমরা পালন করছি যার যার যে যেভাবে ইসলামকে দেখছি ঠিক সেভাবে অন্ধ যেভাবে হাতি দেখেছিল সেই গল্পটা আপনারা সবাই জানেন অন্ধ যেভাবে হাতিকে দেখেছিল হাতিকে যেভাবে অনুমান করে নিয়েছিল আমরাও ঠিক একইভাবে ইসলামটা আমাদের কাছে ঠিক যেভাবে মনে হচ্ছে ইসলামটা আমরা সমাজে যেভাবে দেখছি সেটাকেই ইসলাম মনে করে নিচ্ছি আর সেই কারণে কোনটা সত্য কোনটা মিথ্যা এই জিনিসটা জানার বোঝার কোনো তাকিদ আমরা অনুভব করি না একটা জিনিস সমাজে চলছে সেটা ভালো হোক খারাপ হোক সেটাকে আমরা একেবারে কি বলবো নির্দ্বিধায় মেনে নিচ্ছি গড্ডালিকা প্রবাহে গাপ ভাসানোর মতো করে আল্লাহ রবুল্লা আলমিন বহুদিন আগেই আমাদেরকে এই লক্ষ্যহীন জীবন সম্পর্কে বারবার সচেতন করে দিয়েছেন সে আয়াতগুলি আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইয়া আইহল্লাদিন আ মানু হে ইমানদারগণ লাতুল হিকুম আমুয়ালুকুম ওলা আউলাদুকুম আন্দিক্রিল্লা তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তানরা যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে ভুলিয়ে না দেয় অমাইয়াফ আলদা আলিকা ফাউলা ইকাহুল খাওয়াসিরুন যে ব্যক্তি এরূপ করবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে আল্লাহ রবুল্লা আলমিন আরও বলছেন আফা হাসিব তো মান্নামা খালাকনাকুম আবাসা তোমরা কি এটাই ধারণা করে নিয়েছো যে আমরা তোমাদেরকে পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করেছি খামাখা সৃষ্টি করেছি মিলাই না লাতুর যাও এবং তোমরা আমাদের কাছে পুনরায় আবার ফিরে আসবে না এটাই কি তোমরা ধারণা করে নিয়েছ অন্য আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ফাইনা তোমরা যাচ্ছটা কোথায় ইনহুয়াইল্লা ইল্লা জিকরুল্লিল্লা আলমিন এই যে কোরআন আমি নাজিল করেছি এটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে নাজিলকৃত বিশ্ববাসীর জন্য একটা স্মরণ করার মানে উপদেশ গ্রন্থ বিশ্ববাসীর জন্য একটা উপদেশ গ্রন্থ তুমি তোমরা এই গ্রন্থ ছেড়ে কোথায় যাচ্ছ প্রিয় ভাইয়ের আমার এই আয়াতগুলো থেকে স্পষ্ট হবে যেটা আমরা বুঝতে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ধমক দিচ্ছেন যে তোমরা দুনিয়া ভুলে কোথায় যাচ্ছ তোমরা দুনিয়াবি জিন্দেগি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লে কেন তোমরা কেন আল্লাহর স্মরণ থেকে এভাবে গাফেল হয়ে গেলে অন্য আয়তে আল্লাহ রবুল্লা আলমিন আরও বলছেন ইয়াইহল্লাদিন আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অলতান্দুর নাফসুম্মা কদ্দামাতলিগদ প্রত্যেকটা অন্তরের প্রত্যেকটা নাফসের এটা দেখা দরকার যে সে আগামীকালের জন্য অর্থাৎ কাল কেয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার জন্য কি প্রেরণ করছে অত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইন্দাল্লাহ হাবির বিমাতা আমালুন নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিন তোমরা যা কিছু করছো সব কিছু সম্পর্কে অবগত ওলা তাকুনু কাল্লাদিন আনাসুল্লাহ এবারে আল্লাহ রবুল্লা আলমিন আসল কথাটি বলছেন এভাবে যে তোমরা তাদের মতো হয়েও না আল্লাহ দিনা নাসুল্লাহ যারা আল্লাহকে ভুলে গিয়েছে ফলে আল্লাহ রবুল্লা আলমিন কী করেছেন ফা আনসাহুম আনফুসাহম আল্লাহ রবুল্লা আলমিন তাদের নিজেদেরকেই ভুলে দিয়েছেন অর্থাৎ তারা নিজেদের গন্তব্য সম্পর্কে নিজেদের লক্ষ্য সম্পর্কে ভুলে গিয়েছে কাহুল ফাসেক আর তারাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের ভাষায় তারা হচ্ছে ফাসেক প্রভান্তিমণ্ডলী একজন মুসলমান যার জীবনে কিছু লক্ষ্য রয়েছে যে তার জীবন সম্পর্কে সচেতন তার জীবনে বৈশিষ্ট্যটা কি হওয়া উচিত আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে বহু জায়গায় বিভিন্নভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা করেছেন তবে সুরাতুল আসরে এই ব্যাখ্যাটি সবচেয়ে সুন্দরভাবে এবং মানে পিন পয়েন্টেড হিসাবে উল্লেখ করা হয়েছে সে চারটি বৈশিষ্ট্য কি চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে বলা আসর ইন্নাল ইনসান আল্লাফি খুসুর আল্লাহ রাবুল আলমিন বলছেন যে কালের শপথ নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাদিন আমানু তবে তারা ব্যতীত যারা ইমান এনেছে ওয়ামিদুসলে হাত সৎ আমল করেছে ওতাওয়াস বিল হাক তারা পরস্পরকে সত্যের জন্য সৎ কাজের জন্য উপদেশ দিয়েছে ওতাওয়াসাউ বিশ্বাবর এবং তারা পরস্পরকে ধৈর্য ধারণের জন্য উপদেশ দিয়েছে এই চারটি বৈশিষ্ট্য সামান্য ব্যাখ্যা করতে চাচ্ছি প্রথম বৈশিষ্ট্য যেটা বলা হয়েছে ইমান ইমানের সংজ্ঞা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি ইমানের মূল ভিত্তি কয়টি কেমন হয়ে গেল ইমানের মূল ভিত্তি হচ্ছে ছয়টি ইমানের মূল ভিত্তি ছয়টি কেউ কেউ কেউ কি বলতে পারবেন একজন বলবেন প্লিজ বাংলায় বলেন হ্যাঁ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কেন অলিয়ামিল আখের হ্যাঁ শেষ দিবসের প্রতি বিশ্বাস মোট ছয়টি বিষয় এই ছয়টি বিষয়ের ওপরে বিশ্বাস আনাটা এটা একজন মুসলমানের অপরিহার্য কর্তব্য যদি এই ছয়টি বিষয়ের উপর বিশ্বাস না থাকে তাহলে তাকে ইমানদারি বলা যাবে না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন দিন আমানু হে ইমানদারগণ আমিনু বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি মানানো ওয়া তার রাসুলের প্রতি মানানো ওয়াল কিতাব আল্লাহ নাজ্জাল আল্লাহ রসুলহি এবং সেই কিতাবের উপর ইমানানো যে কিতাব তার রসুলের প্রতি নাজিল করেছেন অল কিতাব আল্লাদি আনজালা মিন কবল এবং সেই সমস্ত কিতাবগুলোর উপর যে কিতাবগুলো পূর্ববর্তী দূরে পড়ে নাজিল করা হয়েছিল অমাই একফুর বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে তার ফেরিস্তাদেরকে অস্বীকার করবে অকুতুবিহি তার কিতাবসমূহকে অস্বীকার করবে ওয়ারসুলিহি তার রাসুলসমূহকে অস্বীকার করবে ওয়ালিয়মিল আখের এবং শেষ দিবসকে অস্বীকার করবে ফাকাত দালালাম বাইদা সে ব্যক্তি বহু দূরবর্তীভাবে পথভ্রষ্ট হবে অর্থাৎ দূরবর্তী পথভ্রষ্টটার শিকার হবে সুরানিসা একশো ছত্রিশ নম্বর আয় আরও একটি বিষয়ে যে তাকদিরের বিষয়টি সেটা হাদিসে জিপির উল্লেখ করা হয়েছে এই মোট ছয়টি বিষয় এই বিষয়গুলো আমাদের মোটামুটি সবারই জানা এবং আমরা এখানে যারা উপস্থিত রয়েছি প্রত্যেকেই আমরা দৃঢ়ভাবে সেটাকে বিশ্বাস করি ইমান সম্পর্কে যে বুঝটা আমাদের হওয়া দরকার সেই বিষয়টি একটু বলা দরকার যে ইমানটা হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ একজন মুসলমান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ যেটাকে মনে করে তার চেয়েও কোটি গুণ উত্তম হচ্ছে কোটি গুণ মূল্যবান হচ্ছে তার ইমান নামক এই সম্পদটা পৃথিবীর ধন দৌলত আমাদের যত কিছুই থাকুক না কেন সেই সম্পদগুলো আমাদের কাছে ততটা মূল্যবান নয় যতটা মূল্যবান হচ্ছে ইমান তার কারণ তার কারণ হচ্ছে পৃথিবীর সম্পদ পৃথিবী পর্যন্তই শেষ পৃথিবীর সম্পদ পার্থিব পরকালীন জীবনে কোনো কাজে লাগবে আপনারা অনেকেই নাম শুনেছেন বিল গেটসের নাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধনী বর্তমানে শুধু তাই না বলা হচ্ছে তাকে যে সর্বকালের শ্রেষ্ঠ ধনী হচ্ছে বিল গেটস তারপরে মাদার তেরেসার নাম আপনারা শুনেছেন তাই না মাদার তেরেসার নাম শুনেছেন না পৃথিবীতে সবচেয়ে মানে মানব সেবার ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছেন যেই নারী সেই নারীর নাম হচ্ছে মাদার তেরেসা অনুরূপভাবে এই ধরনের বহু নাম আপনারা পাবেন যারা পৃথিবীর জন্য এত এত বেশি খেদমত করেছেন যে যাদের খেদমতের কারণে আজকে আমরা পৃথিবীর জীবনটা অত্যন্ত সরলভাবে দেখতে পাচ্ছি এই যে মোবাইল যিনি আবিষ্কার করেছেন লাইট যিনি আবিষ্কার করেছেন যিনি ফ্যানগুলো আবিষ্কার করেছেন এই যে বিল্ডিং বানানোর নিয়মগুলো যারা আবিষ্কার করেছেন তারা আমাদের জীবনের জন্য কত সুবিধা করে দিয়েছেন না তাদেরকে আমরা সবসময় কি বলবো তাদের সবসময় আমার মানে প্রশংসা করা উচিত এরকম একটা অবস্থানে তারা আছেন এবং তারা পৃথিবীতে চিরস্মরণীয়দের তালিকায় আছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সমস্ত মানুষগুলো তারা কাল কেয়ামতের ময়দানে তাদের কোনো ধরনের কোনো অংশ আল্লাহ রবুল্লা আলমিন তাদের জন্য রাখেননি অর্থাৎ তাদের অবস্থান হচ্ছে জাহান্নাম কারণটা কি কারণ একটাই তাদের অন্তরে ইমান ছিল না তাহলে ইমানটাই হচ্ছে একজন পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্ত এবং মুক্তি যারা প্রাপ্ত প্রাপ্ত হবে না তাদের মধ্যে পার্থক্যটা কি ইমান ইমানের কারণে একজন মানুষ কাল কেয়ামতের ময়দানে জান্নাতে যাবে আবার ইমান না থাকার কারণেই একজন মানুষ জাহান নামে যাবে পৃথিবীতে একজন মানুষ যত ভালো কাজই করুক না কেন তারা যত প্রশংসার মানে কি বলবো অধিকারী হন না কেন যদি তার ইমান না থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে তিনি হচ্ছেন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আবার একইভাবে পৃথিবীতে যে ব্যক্তির কোনো ধরনের নাম নিশানাই ছিল না সে একটা কুড়ে ঘরে হয়তো পড়ে থাকতো দরিদ্র মানুষ সেই ব্যক্তি কাল কেয়ামতের ময়দানে সবচেয়ে সম্মানিত কাতারে অন্তর্ভুক্ত হতে পারে কি কারণে তার ইমানের কারণে তাহলে সবচেয়ে মূল্যবান সম্পদটা কি ইমান এই জ্ঞানটা আমাদের সবসময় থাকা দরকার এবং এই চেতনা আমাদের সবসময় থাকা দরকার অনেক ভ্রান্ত আকিদার মুসলমান আছেন যিনি মুসলমান হওয়া সত্ত্বেও তার ইমানের সাথে শির্ক সংশ্লিষ্ট হয়ে যাওয়ার কারণে তার ইমানটা ক্ষতিগ্রস্ত এবং সে কাল আমাদের ময়দানে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না উদাহরণস্বরূপ আজকে যারা কবরে যে সরাসরি সিজদা করছে যারা পীরদেরকে রবের আসনে বসিয়েছে অথবা যারা বিভিন্ন রাজনৈতিক কারণে খাম্বা খাড়া করে তার সামনে নিরাপত্তা অবলম্বন করছে এই সমস্ত মানুষগুলোর অন্তরটা হচ্ছে শিরযুক্ত তারা হয়তো আল্লাহর উপর ইমান এনেছে কিন্তু একই সাথে তারা আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে এই কারণে তাদের ইমানটা ত্রুটিপূর্ণ আর যে ব্যক্তি ইমান আনার সাথে সাথে আবার শির করবে তাদের গন্তব্য ঠিক একই রকম অর্থাৎ জাহান্নাম আল্লাহ রাবুল আলমী তাদের জন্য দ্বিতীয় কোনো সুযোগ রাখেননি আল্লাহ রাবুল আলমিন স্পষ্টভাবে বলছেন আল্লা দিনা আমানু যারা ইমান এনেছে ওলাম্মি ইমান আহম বিজুলমিন এবং তাদের ইমানকে জুলমের সাথে অর্থাৎ শিরকের সাথে বিজড়িত করেনি উলাইক আলাহমুল আম তাদের জন্যই রয়েছে আমান তাদের জন্যই রয়েছে আল্লাহ রবুল্লা আলমীর কাছে নিরাপত্তা অহম মুহতাদুন এবং তারাই হচ্ছেন সরল পথ প্রাপ্ত অনুরূপভাবে আল্লাহ রবুল্লা আলমিন আরও বলছেন ইন্নাহু মাইউশরিক বিল্লাহ ফাকাত হারাম আল্লাহ আলহিল জান্না যে ব্যক্তি শির করলো যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করলো সে ব্যক্তি সে ব্যক্তির জন্য আল্লাহ রব্লা আলমিন জাহান্নাম জান্নাতকে হারাম করে দিয়েছেন অমা ওয়াহুন্নার এবং তার গন্তব্যস্থল একমাত্র জাহান্নাম অমাল আমিন আনসার এবং যারা জুলুম করেছে যারা তাদের নফসের উপর জুলুম করেছে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না সুতরাং আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইমান আনাটা হচ্ছে আমাদের জীবনের ইমান ইমান জিনিসটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ আর ইমান আনার পরেও যদি আমরা ইমানের সাথে শির করে ফেলি তাহলে আমাদের সেই ইমানটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে এবং সেই ত্রুটিপূর্ণ ইমানের কারণে আমরা কাল কেয়ামতের ময়দানে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না অতএব শির থেকে অত্যন্ত সাবধান প্রিয় উপস্থিতি ইমান আনার পরে একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলতে পারেন ইমান আনার পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো ইমানের উপর টিকে থাকা মুসলিম শরীফ হাদিস সাহাবি সুফিয়া বিন আবদুল্লাহ সাকাফি রদিয়াল্লাহ তালা আহম থেকে বর্ণিত তিনি বলছেন আমি রাসুলসাল্লাহ ইসলামকে একদিন জিজ্ঞেস করলাম যে আপনি ইসলাম সম্পর্কে আমাকে এমন একটা কথা বলুন যে কথাটি আমি অন্য কাউকে আর জিজ্ঞেস করব না তখন আল্লাহ রবুল্লা আলমী রাসুলসাল্লাহ ইসলাম তাকে কি কি বললেন যে কুল আমান তুবিল্লাহ তুমি বলো আমি আল্লাহর উপর ইমান এনেছি ওয়াস্তাকিম এবং সেই ইমানের উপর অটল থাকো দৃঢ় থাকো এ হাদিসে রাসুল্লাহ ইসলাম শুধুমাত্র ইমান আনো এইটুকু বলেই ক্ষান্ত হলেন না তিনি আবার বাড়তে একটা কথা যোগ করলেন কি ওস্তাকিম ইমানের উপর অটল থাকো এই বিষয়টার উপর বাড়তি গুরুত্ব দেওয়ার কারণটা কি এর কারণটা হচ্ছে ইমান হচ্ছে আমাদের অন্তরের বিষয় কল্পের বিষয় আর কল্পটা হচ্ছে সব সময় পরিবর্তনশীল মানুষের অন্তরটা সব সময় পরিবর্তনশীল কখন যে পরিবর্তন হয়ে যায় এটা মানুষ নিজেও টের পায় না ওই যে একটা হাদিসে বলা হয়েছে না কেমতের আগে এমন একটা সময় আসবে যখন মানুষ সকালবেলা মুসলমান হয়ে উঠবে কিন্তু বিকালবেলা যে সে কাফের হয়ে যাবে আবার বিকালবেলা সে মুসলমান হয়ে থাকবে কিন্তু পরবর্তী দিন সকালে সে কাফের হয়ে যাবে এমন একটা অবস্থা এমন একটা ফিতনার যুগে সে পড়ে যাবে যে তার ইমানটা সবসময় এরকম পরিবর্তনশীল হয়ে যাবে একই কারণে আল্লাহ রাসুল্লাহ ইসলাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন ইয়া মুকাল্লাল কুলুক সাব্বিত কলবি আলা তো আতিক হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরটাকে তোমার দিনের ওপরে তোমার হেদায়তের উপরে অটল রাখো এই দোয়াটা রসুল্লাহ ইসলাম বারবার করতেন সবসময় করতেন এই অন্তরের পরিবর্তন হওয়ার দুটো কারণ রয়েছে এইগুলোকে বলা হয় অন্তরের রোগ অন্তরে এই দুটো রোগের নাম হচ্ছে একটা হচ্ছে সুভাত আর একটা হচ্ছে শাহওয়াত সুভাতটা কি জিনিস সুভাতটা হচ্ছে সন্দেহ আমরা যখন ইমান আনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস করার পরে এই বিশ্বাসটাকে নষ্ট করে দেয় একটা জিনিস সেটা হচ্ছে সুভাত সন্দেহ সন্দেহটা কী জিনিস সন্দেহটা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে সন্দেহ এবং গায়েবের যে বিষয়গুলো রয়েছে সেই গায়েবের বিষয়গুলো নিয়ে নানা রকম উদ্ভট কল্পনা যে সমস্ত বিষয় ইসলাম বলেননি আল্লাহ রবুল্লা আলমী তার কিতাবে উল্লেখ করেননি সেই সমস্ত ধারণা প্রসূত এক একটা জিনিসের পিছনে ছুটে বেড়ানো এই কাজটা করা কারা করে এদের পরিচয় আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন কোরআন দিয়েছেন এভাবে ফা আম্মাল্লাদিন আফি কুলু বিহিম সাইগুন যাদের অন্তরে বক্রতা রয়েছে যাদের অন্তরটা বাঁকা ইয়াত্তা বেগনা মা তাসা বা মিনহুপ্তি ফিতনা তারা পবিত্র কোরআনে যে সমস্ত বিষয়গুলোকে সন্দেহপূর্ণ রাখা হয়েছে যে সমস্ত বিষয়গুলোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি সেই সমস্ত বিষয় নিয়ে তারা উঠে পড়ে লাগে কি কারণে ইফতিগাল ফিতনা তারা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করতে চায় ঝামেলা সৃষ্টি করতে চায় অপ্তিগা তা এবং একটা উদ্ভট কল্পনা উদ্ভট একটা ব্যাখ্যা তৈরি করতে চায় উদাহরণস্বরূপ আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আল্লাহ সিফাত সিফাতকে অস্বীকার করে কিছু কিছু মানুষ আছে তারা কি বলে যে আল্লাহ হচ্ছেন নিরাকার সর্বত্র বিরাজমান এই আকিদাটা মূলত হিন্দুদের তারা যে সর্বেশ্বরবাদ একটা সর্বেশ্বরবাদী একটা আকিদা পোষণ করে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীর পৃথিবীতে সমস্ত কিছুর মধ্যে বিরাজমান তার কোনো আলাদা সত্তা নেই পৃথিবীতে যা কিছু প্রকাশমান আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আল্লাহর এক একটা অংশ এমনকি আমরা নিজেরাও আল্লাহর এক একটা অংশ এই ধারণাটা কিছু মানে একদল মানুষ তারা পোষণ করে এবং তারাই বলে কি যে আল্লাহ হচ্ছেন সর্বত্র বিরাজমান এবং তিনি হচ্ছেন নিরাকার তার কোনো আলাদা সত্তা নেই এমনইভাবে কিছু মানুষ এমন আছে যে আলোচনাটা একটু আগে হচ্ছিল যে তারা রাসুলকে মনে করে কি নূরের তৈরি তিনি হচ্ছেন আলোর তৈরি তিনি আমাদের মতো স্বাভাবিক মানুষ নন তিনি হচ্ছেন ফেরেস্তাদের স্তরের একজন মানুষ মানে একজন সৃষ্টি এবং তিনি হচ্ছেন নূরের সৃষ্টি এই ধরনের একটা উদ্ভট কল্পনা করে যে সম্পর্কে কোরআনেও কিছু বলা হয়নি হাদিসেও কিছু বলা হয়নি তারা নিজেদের থেকে এই জিনিসগুলো তৈরি করে এবং তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় শয়তানের পরিকল্পনা অনুযায়ী তারা এই ধরনের বাজে ধরনের চিন্তাভাবনা বা বাজে ধরনের আকিদা তারা পোষণ করে প্রিয় ভাতৃমণ্ডলী এই সমস্ত বাজে আকিদা থেকে এই সমস্ত বাজে বিশ্বাস থেকে বাঁচার উপায়টা কি বাঁচার একমাত্র উপায় হচ্ছে বিশুদ্ধ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা বিশ্বাস পোষণ করার আগে প্রত্যেকটা কাজ করার আগে আপনাকে জানতে হবে যে এই কাজটি আল্লাহ রবুল্লা আলমিন বা রসুল ইসলাম তার নির্দেশনা এটা আছে কি নেই এই জিনিসটা আপনাকে আগে জানতে হবে এজন্য ইমাম বুখারি তার কিতাব লেখার সময় যে বাপটি বেঁধেছেন ইমানের আগেই তিনি একটি বিষয় লিখেছেন এইভাবে যে আল কৌলু কবলাল আমাল আল এলমু কবলাল কৌলে আল আমাল অর্থাৎ কথা বলার আগে এবং ইলিম অর্জন করার আগে কথা বলার আগে তোমাকে ইলিমটা অর্জন করতে হবে কথা বলা এবং কোনো আমল করার আগে তোমাকে ইলিম অর্জন করতে হবে সেই বিষয়টা সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন আরও বলছেন যে ফালাম আন্নাহু লাহ তুমি জেনে নাও যে আল্লাহ রবুল্লা আলমিন তার কোনো শরিক নেই লাহ তিনি হচ্ছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি তিনি ব্যতীত কোনো হক মাহবুদ নেই এই জিনিসটা তুমি আগে জেনে নাও তারপরে ইবাদত করো এই জ্ঞানটা কোন উৎস থেকে অর্জন করতে হবে জ্ঞান অর্জনের উৎস হচ্ছে স্রেফ তিনটা প্রথম পবিত্র কোরআন দ্বিতীয়ত সই হাদিস এবং তৃতীয়ত মানহাজুস সালাফ রাসুসাল্লাহাম বলছেন তারাক ফিকুম আমরাইন লান্তাদিল্লু মামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ অসুন্নাত নাবিহি আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি সেই দুটো জিনিস কি আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্নাত যতক্ষণ তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না এই হাদিস থেকে দুটো বিষয় জানা যাচ্ছে যে আমাদের জানা বা আমাদের জ্ঞান অর্জনের দুটো উৎস হচ্ছে কোরআন এবং রাসুলের সুন্নত এই দুটো জিনিস তৃতীয় আরেকটি বিষয় যোগ করে নিতে হবে সেটি হচ্ছে মানহাজুজ সালাফ অর্থাৎ সাহাবায় কেরাম পবিত্র কোরআন এবং সহি হাদিসকে কিভাবে বুঝেছিলেন তারা কিভাবে পবিত্র কোরআন এবং সহি হাদিসের উপর আমল করেছিলেন সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে সেই বিষয়টা জানতে হবে আপনি নিজের মতো করে আমল করে যাবেন কোরআন হাদিস দেখবেন আর নিজের মতো আমল করবেন এটা সম্ভব নয় আপনাকে অবশ্যই দেখতে হবে যে সাহাবাই কেরাম তারা কিভাবে কোরআন এবং হাদিসকে ফলো করেছেন পরবর্তী কোনো পীর ফকির বা কোনো ইমাম তিনি কি করেছেন সেটা আমাদের মানদণ্ড নয় আমাদের মানদণ্ড হচ্ছেন সাহাবাই কেরাম কীভাবে কোরআন এবং হাদিসকে ফলো করেছেন দলিলটা কি দলিল হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন হুদা যে ব্যক্তি রসুল্লাহ ইসলামের বিরোধিতা করল হকটা প্রকাশ হয়ে যাওয়ার পরেও হেদায়তটা প্রকাশ হয়ে যাওয়ার পরেও ওয়াত্তাবি এবং যারা মুমিনের পথকে বাদ দিয়ে মুমিনের পথকে অনুসরণ করলো না বা মুমিনের পথকে বাদ দিয়ে অন্য অন্যদের পথকে অনুসরণ করলো নুয়াল্লিহি মাতাওয়াল্লা আমি তাদেরকে ফিরিয়ে দেবো সেদিকেই যেদিকে তারা ফিরে গেছে এখানে এই আয়াতে যেটা বলা হচ্ছে ওয়াত্তাবে গায়রাস্তাবিল মুমিনিন এবং তারা মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথ অনুসরণ করে মুমিনদের পথ বলতে কাদের পথ বোঝানো হচ্ছে মুমিন কারা মুমিন হচ্ছেন সর্বোত্তম মুমিন হচ্ছেন সাহাবায় কেরাম তাই না সেই সাহাবায় কেরামের পথ যারা অনুসরণ করলো না তাদের পথ অনুসরণ বাদ দিয়ে অন্য পীর ফকিরের পথ অনুসরণ করলো যার কোনো দলিল নেই পবিত্র কোরআন থেকে সহিহাদিস থেকে এই সমস্ত পথ যারা অনুসরণ করলো তারা নিশ্চিতভাবে তারা পথভ্রষ্ট হবে অতএব জ্ঞানের তিনটা উৎস কি কি পবিত্র কোরআন সহি হাদিস এবং মানহাজুস সালাফ বা সাহাবা একেরামের বুঝ সাহাবা একেরাম যেভাবে বুঝেছেন পবিত্র কোরআন সহি হাদিস সেই মোতাবেক আপনাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে তাহলে সুভাত সম্পর্কে আলোচনা শুনলাম দ্বিতীয় বিষয়টি হচ্ছে শাহওয়াত শাহওয়াত মানে হচ্ছে কুপ্রবৃত্তি মানুষের প্রত্যেকটা পাপের উৎস হচ্ছে এই কুপ্রবৃত্তি মানুষ যখন পাপ করে তার মধ্যে একটা গাইডিং ফোর্স থাকে ভিতর থেকে সেই গাইডিং ফোর্সটা হচ্ছে কি কুপ্রবৃত্তি আল্লাহ রবাহিন বলছেন ওয়ালা তাত্তাবিল হাওয়া তোমরা কুপ্রবৃত্তির অনুসরণ করো না কেন করো না ফাইজুল্লুকা আন সাবিল্লাহ কেননা কুপ্রবৃত্তি তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে এই শাহওয়াতের কারণে প্রথম যেটা বলেছিলাম সুভাত সুভাতের কারণে কি ইমানটা আপনার অন্তর থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে অপরদিকে শাহওয়াত এটা সরাসরি ইমানকে বিলুপ্ত করে দেয় না প্রাথমিকভাবে প্রাথমিকভাবে মানে ইমানকে হ্রাসপ্রাপ্ত করে দেয় অর্থাৎ কমিয়ে দেয় অন্তর থেকে এবং সর্বশেষ মুহূর্তে এমন একটা পর্যায়ে আসতে পারে যে সময় ইমানটা বিলুপ্ত হয়ে যেতে পারে রাসুল সাল্লাহ ইসলাম বলছেন হজরত আবি আবু হুরাই রাজি আল্লাহ তালাম থেকে বর্ণিত রাসুসাল্লাহাম বলছেন লা সারেকু সারেকুন হিনা ইয়াসরিকু অহুয়া মুমিন যে ব্যক্তি চুরি করে তখন সে চুরি মানে যেই সময়টাতে সে চুরি করছে সেই সময়টাতে তার অন্তরে ইমান থাকে না অলা ইয়াজনি জানেন হিনা ইয়াজনি অহুয়া মুমিন যে ব্যক্তি জিনা করছে সেই ব্যক্তি অর্থাৎ জিনা করার সময়টুকুতে সে মুমিন থাকে না অন্য আদেশে আসছে যখন সে পাপ কাজগুলো করে তখন ইমানটা তার মাথার উপরে একটা মানে ছাতার মতো ছায়া হয়ে থাকে যখন সে পাপ কাজ থেকে ফিরে আসে তখন তার অন্তরে ইমানটা আবার ফিরে আসে এই হাদিসের শেষে রাসুল্লাহ বলছেন ফা ইয়াকুম বা ইয়াকুম তোমরা এই পাপ কাজ থেকে বেঁচে থাকো বেঁচে থাকো অন্তরকে এই শাহওয়াত থেকে এই কুপ্রবৃত্তি থেকে কিভাবে বাঁচাবেন এই বাঁচানোর পথ একটাই হচ্ছে সে পথটি হচ্ছে তাজকিয়াতুল নাফস অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন করা অন্তরকে পরিশুদ্ধ করা অন্তরকে কিভাবে পরিশুদ্ধ করবেন পরিশুদ্ধ করার তিনটি পথ প্রথম পথটি হচ্ছে আত্মাকে খাদ্য দেওয়া আমাদের অন্তর তিন আমাদের দেহটা তিনবেলা আমরা খাদ্য দিয়ে তাকে পরিপুষ্ট রাখি তাই না কিছুক্ষণ খাদ্য না খেয়ে থাকলে খাদ্যের একটা চাহিদা আমাদের শরীরে তৈরি হয় তাই না ঠিক একইভাবে আমার আমাদের অন্তরও কিন্তু খাদ্য চায় আমাদের অন্তরেরও খাদ্যর প্রয়োজন রয়েছে এই সেই খাদ্যটা কি সেই খাদ্যটা হচ্ছে সৎকর্ম করা আপনি যখনই সৎকর্ম করবেন খেয়াল করে দেখবেন যে আপনার মনে একটা পবিত্রতা সৃষ্টি হচ্ছে তাই না যখনই একটা ভালো কাজ আমরা করি তখনই আমাদের মধ্যে মনে হয় যেন ইমানটা একটু বেড়ে গেছে আরও ভালো কাজ করার প্রতি একটা আগ্রহ আমাদের মধ্যে জন্ম নেয় তাই না এই জন্য ইমানের সংজ্ঞায় বলা হয়েছে কি আত্মাসদিক বিল জানান অল ইকরার বিল লিসান অল আমালু বিল আরকান তারপরে বলা হয়েছে ইয়াজিদ বি তোয়াতে ওয়ান কুসুবিল মা আসিয়াতে ইমানটা আল্লাহর আনুগত্যের মাধ্যমে আরও বৃদ্ধি পায় ইয়াজিদ বি তোয়া ওয়ান কুসুবিল মা আসিয়া এবং পাপকর্মের কারণে ইমানটা আস্তে আস্তে কমে যায় আল্লাহ রবুল আলমী দুই আয়াতে বলছেন আয়াতুহু ইমানা যখন তাদের সামনে আমার আয়াতগুলো পাঠ করে শোনানো হয় তাদের তখন তাদের ইমানটা বৃদ্ধি পায় ইমাম ইবনু তাইমিয়া একটা চমৎকার উদাহরণ দিচ্ছেন এইভাবে আজিকরুলিল কল্প মিসরুল মা লিসামাক অর্থাৎ যে আল্লাহ এই বিষয়টা দ্বিতীয় পর্যায়ে আসছে একটু অলট পালট হয়ে গেল প্রথমটা হচ্ছে সৎকর্ম করা তৃতীয়টা হচ্ছে আল্লাহ স্মরণ করা আল্লাহ স্মরণ করাটা কিভাবে হয় রাসুসাল্লাহ ইসলাম আল্লাহকে স্মরণ করার জন্য আমাদেরকে বহু মাধ্যম শিক্ষা দিয়েছেন আমাদের মানে মানে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত এই যে সময়টুকু প্রত্যেকটি সময়ের জন্য রাসুসাল্লাহ ইসলাম প্রতিটি কাজের জন্য কিছু কিছু দোয়া শিক্ষা দিয়েছেন আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন একটা দোয়া পাঠ করেন না তারপরে ঘুম থেকে উঠে যখন বাথরুমে যাবেন অজু করবেন বাথরুমে যাওয়ার একটা দোয়া আছে অজু করারও দোয়া আছে আবার বাথরুম থেকে যখন বের হবেন তখনও একটা দোয়া আছে তারপর যখন খাদ্য গ্রহণ করবেন তখন একটা দোয়া আছে খাবার গ্রহণ করে আপনি শেষ করলেন তারপরে একটা দোয়া তারপর আবার যখন অফিসে যাচ্ছেন তখনও বাইরে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে হয় অফিস থেকে আবার যখন বাসায় ফিরে আসছেন বাসায় ঢোকার সময় আবার দোয়া পড়তে হয় প্রতিটা মুহূর্তের জন্য রাসুসুল ইসলাম কিছু দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন তার কারণটা কি এর উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর স্মরণ করা আমাদের মধ্যে এখানে যারা আমরা উপস্থিত রয়েছি তারা আল্লাহর এই জিকিরগুলা মানে খেয়াল করে সবাইকে আমরা পাঠ করি সকালে ঘুম থেকে ওঠার দোয়াগুলো আমাদের অনেকে জানা আছে তাই না কিন্তু দোয়াটাকে আমরা সবাই একটু মনে করে সচেতনভাবে পড়ি হিসেব করে যদি দেখি আমার মনে হয় শতকরা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মানুষও এই কাজগুলো আমরা করি না ভুলে যাই অথচ এগুলোর যে গুরুত্ব কতটুকু আপনি একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু প্র্যাকটিস করে দেখেন আপনার অন্তরটা কতটা কি বলবো কতটা পরিচ্ছন্ন বোধ হচ্ছে আপনার কতটা পবিত্র বোধ হচ্ছে আপনার নিজের কাছে নিজেকে আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন কেবলমাত্র এই জিকিরগুলো নিয়মিত পাঠ করেন আপনি বুঝতে পারবেন এই জন্য ইমাম ইবনু তাইমিয়া তিনি বলছেন কি আজিকরুল কল্প মিসরুল মা লিসামাক আল্লাহর এই স্মরণগুলো আল্লাহর এই স্মরণটা অন্তরের জন্য ঠিক তেমন যেমনভাবে একটা মাছ মাছের মানে মাছের সাথে সম্পর্ক একটা পানির একটা মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না তেমনি মানুষের অন্তর আল্লাহ জিকির ছাড়া আল্লাহ স্মরণ ছাড়া বাঁচতে পারে না সে মৃত হয়ে যায় যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে না তার অন্তরটাকে আল্লাহ রাসুল্লাহ ইসলাম মৃত বলছেন রাসুল্লাহ ইসলাম বলছেন মাসালুল্লাহ ইয়াফকুরু রব্বাহু আল্লাহ ইয়াফকুরু রব্বাহু মিসলাল মিসলাল হাই ওয়াল মাইয়ের যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে এবং যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে না তার উদাহরণটা হচ্ছে আল হাই অল মাইয়েদ একজন জীবিত এবং মৃতের মতো অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ স্মরণ করে সে হচ্ছে জীবিত ব্যক্তি যে আল্লাহ স্মরণ করে না সে একটা মৃত ব্যক্তি তার অন্তরটা মৃত তার অন্তরে আল্লাহর কোনো মানে কি বলবো আল্লাহর কোনো মানে অনুভূতি আল্লাহ সম্পর্কে কোনো স্মরণ তার অন্তরে কোনো রকম দাগ কাটে না আল্লাহ রবুল্লা বলছেন যে ফাইদা কদাই তুমু সালাদ যখন তোমরা সালাদ শেষ করবে ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়াকুদান ওয়ালা জুনুবিকুম তখন তোমরা দাঁড়িয়ে বসে শোয়া সমস্ত অবস্থায় অর্থাৎ শয়নে স্বপনে সমস্ত অবস্থায় আল্লাহ জিকির করুন এটা আল্লাহ রবুল আলমীর নির্দেশ দ্বিতীয় বিষয়টি হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ রাখা শুধু আত্মাকে খাদ্য খাদ্য দিলেই হবে না আত্মাকে সবসময় পরিশুদ্ধ রাখতে হবে আমাদের অন্তরে নানা কারণে পাপের কারণে আমাদের অন্তরে মরিচা পড়ে এই মরিচাগুলোকে প্রতি মুহূর্তে পরিষ্কার করা প্রয়োজন হয় একজন ব্যক্তি যদি এক মাসে একদিনও গোসল না করে তাহলে তার অবস্থাটা কি হবে ঠিক একইভাবে আপনি যদি আল্লাহ স্মরণ নিয়মিত না করেন তাহলে আপনার অন্তরটা ঠিক একইভাবে একই রকম নোংরা হয়ে যায় মানে, মানে অপরিচ্ছন্ন হয়ে যায় এজন্য আত্মাকে পরিশুদ্ধ রাখাটা অপরিহার্য কর্তব্য একজন কি বলবো একজন সচেতন মুসলিমের জন্য আত্মাকে পরিশুদ্ধ রাখতে হবে কিভাবে পরিশুদ্ধ রাখার প্রথম উপায় হচ্ছে ইস্তেকফার করা এবং তবা করা প্রতি মুহূর্তে রাসুসাল ইসলাম ইস্তেকফার করতেন তিনি যদিও কোনো পাপ করেনি পাপ করতেন না তার অন্তরটা ছিল পাপ থেকে মুক্ত তারপরেও তিনি রোজ একশো বার করে ইস্তেকফার করতেন অন্য হাদিসে আসছে সত্তরবার আল্লাহ রবাহিন বলছেন যে কি অমাই আমাল সুয়ান যে ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেললো ওয়াইয়াদলিম নাফসাহু এবং তার অন্তরের উপর জুলুম করলো সুম্মা ইয়াস্তাক ফিরিল্লাহ অতঃপর সে আল্লাহর কাছে ইস্তিকফার করে নিল ক্ষমা চেয়ে নিল ইয়াজিদুল্লাহ গফুর রহিমা সে ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীল হিসাবে এবং দয়াশীল হিসাবে পাবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে সৎকর্ম করা ইস্তেকফার এবং তবার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ রাখা যায় আবার যখন কোনো পাপ আপনি করে ফেললেন পাপ করার সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করতে হবে তাহলে সেই পাপ কাজটা মিটে যায় রাসুসুল্লাহ ইসলাম বলছেন ইত্তাকিল্লা হাইসু হাইসুমা কুন্ত তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো ও আতা আল হাসানাতা তাম হোহা এবং যখনই কোনো খারাপ কাজ করে ফেলবে সাথে সাথে একটা ভালো কাজ করে নেবে তাহলে হবে কি তাম হোহা সেই খারাপ কাজটা তোমার থেকে আল্লাহ রবুল্লা আলমিন মিটিয়ে দেবেন খারাপ কাজটা মিটিয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআন নিজেই বলছেন ইন্নাল হাসনাত ইজ হিবনা সহিয়াত সৎ কাজগুলো ভালো কাজগুলো খারাপ কাজকে মিটিয়ে দেয় তাহলে আত্মাকে পরিশুদ্ধ রাখার উপায় হচ্ছে আত্মাকে মানে নিয়মিত ইস্তেকফার করতে হবে তবা করতে হবে এবং যদি কোনো পাপ কাজ আমাদের জানতে হোক অজান্তে হোক হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে নিতে হবে একটা ফকিরকে দশ টাকা দিয়ে দিলেন বিশ টাকা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তাহলে আপনার এই পাপ কাজটা আল্লাহ রবুল্লা আলমিন মিটিয়ে দেবেন তৃতীয় বিষয় হচ্ছে আত্মাকে খাদ্য দেওয়া এবং আত্মাকে পরিশুদ্ধ রাখার সাথে সাথে আপনার আত্মাকে প্রোটেকশন করতে হবে আত্মাকে প্রোটেকশন রাখার উপায় হচ্ছে চোখকে সংযত রাখা কানকে সংযত রাখা এবং জিহবাকে সংযত রাখা আমরা প্রতিনিয়ত যে সমস্ত খারাপ কাজগুলো যে সমস্ত খারাপ জিনিসগুলো চোখ দিয়ে দেখি আমাদের কান দিয়ে যে খারাপ কথাগুলো শুনি আমাদের জিহবা দিয়ে যে সমস্ত খারাপ কাজগুলো আমরা করি যে গালিগালাজ করি ইবোধ করি এই সবগুলোর একটা খুব বাজে প্রভাব আমাদের অন্তরে পড়ে যায় আপনি যখনই কোনো খারাপ জিনিস দেখবেন খারাপ কথা শুনবেন এবং খারাপ কথা বলবেন তার একটা বাজে প্রভাব আপনার অন্তরে পড়বেই পড়বে পড়তেই হবে পবিত্র কোরআন এবং সহি হাদিসে বহু জায়গায় এ বিষয়ে বারবার বান্দাকে সতর্ক করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন বলছেন যে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানামাস উলা তোমরা তোমাদের কান সম্পর্কে সচেতন থাকো তোমাদের দৃষ্টি সম্পর্কে সচেতন থাকো তোমাদের অন্তর সম্পর্কে সচেতন থাকো কেননা কুল্লুল উলাইকা কান আমাস উলা প্রত্যেকটা মানে এইগুলোর প্রত্যেকটাকে অর্থাৎ কানকে চোখকে আমাদের অন্তরকে প্রত্যেককে কাল কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে যে এই অন্তর দিয়ে তুমি কি কি চিন্তা করেছিলে এই কান দিয়ে তুমি কি শুনেছিলে এই চোখ দিয়ে তুমি কি দেখেছিলে সবগুলো আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনি যখন নিজের চোখকে হেফাজত করবেন আপনার কানকে হেফাজত করবেন আপনার অন্তরকে এভাবে হেফাজত করবেন আপনার জিহবাকে হেফাজত করবেন তখন আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে দ্বিতীয় বিষয় হচ্ছে অসৎ সঙ্গ থেকে দূরে থাকা একটা হাদিসে এভাবে আসছে যে একজন সৎসঙ্গী এমন সৎসঙ্গীর উদাহরণটা এমন যে সে যেন আতর বিক্রেতা একজন আতর বিক্রেতার কাছে গেলে হয় সে আপনাকে আতর দেবে অথবা আপনি তার কাছ থেকে আতরের একটা সুবাস পাবেন ঠিক এমনইভাবে একজন সৎ মানুষের কাছে যখন আপনি যাবেন সৎ মানুষের সংস্পর্শে যখন আপনি থাকবেন তখন সে ব্যক্তি হয়তো বা আপনাকে কিছু সৎকর্ম শিক্ষা দেবে অথবা তাকে দেখে আপনি কিছু ভালো কাজ শিখবেন আর যখন আপনি সৎকর্ম সৎ সঙ্গীত ছেড়ে অসৎ সঙ্গীতের পিছনে যাবেন যখন কোনো খারাপ মানুষের আশপাশে যাবেন তখন উদাহরণটা দেওয়া হচ্ছে হাদিসে এভাবে একজন কামার কামারের মতো অর্থাৎ যে ব্যক্তি ওই যে লোহা পুড়িয়ে বিভিন্ন অস্ত্র বানায় তার কাছে যখন আপনি যাবেন তখন তার মানে কাছ থেকে একটা বাজে একটা গন্ধ পাবেন অথবা তার ওই মানে কামারের কাজের কারণে তার এই কাজের কারণে কিছু একটা তার কাছ থেকে ক্ষতি এসে আপনাকে পৌঁছবে অর্থাৎ যখন আপনি একজন খারাপ মানুষের কাছে যাবেন তখন সেই খারাপ মানুষের কোনো খারাপ কাজ দিয়ে আপনি নিজে উৎসাহিত হবেন অথবা সেই খারাপ লোকটি আপনাকে এমন একটা খারাপ কাজ শিখিয়ে দেবে যার কারণে আপনি পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য নিজেকে সবসময় ভালো মানুষদের কাছে রাখতে হবে এবং খারাপ মানুষদের কাছ থেকে দূরে রাখতে হবে তাহলে আত্মাটা সুরক্ষিত থাকবে পাপ কাজ থেকে তাহলে শাহওয়াত থেকে বাঁচার তিনটা পথ একটা হচ্ছে আত্মাকে খাদ্য দেওয়া আত্মাকে মানে প্রতিরক্ষা দেওয়া এবং আত্মাকে পরিশুদ্ধ রাখা এই তিনটি উপায় অবলম্বনের মাধ্যমে আমরা শাহওয়াত থেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচতে পারি তাহলে এতক্ষণ যে আলোচনাটি হলো সেটি হচ্ছে ইমানকে নিয়ে ইমানকে রক্ষা করার উপায় নিয়ে ইমানের উপর ইস্তেকামাত নিয়ে ইমানের উপর যদি ইস্তেকামাত বা ইমানের উপর যদি অটল আপনাকে থাকতে হয় তাহলে অবশ্যই আপনার অন্তরকে সুভাত থেকে মুক্ত রাখতে হবে অর্থাৎ সন্দেহ থেকে কুসন্দেহ থেকে আর অন্তরকে মুক্ত রাখতে হবে কুপ্রবৃত্তি থেকে এই দুটো জিনিস থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে পারেন তাহলে আপনার ইমানটা সুরক্ষিত থাকবে আপনার ইমানটা শির থেকে মুক্ত থাকবে আপনার ইমানটা তাওহিদ এবং সুন্নাতের আলোয় আলোকিত থাকবে দুই নম্বর বিষয়টি হচ্ছে আমল সলে আমল সলে হচ্ছে সেই আমল যে আমল সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলাম করার জন্য নির্দেশ দিয়েছেন এবং যে সমস্ত কাজ থেকে বিরত থাকার জন্য রাসুল সাল্লাহ ইসলাম নির্দেশ দিয়েছেন অর্থাৎ ভালো কাজ করাটাও শতামল আবার খারাপ কাজ থেকে বিরত থাকা এটাও শতামল কোনো কাজ শতামল হিসাবে গ্রহণযোগ্য হওয়ার দুটো শর্ত প্রথম শর্ত হচ্ছে ইখলাসুল নিয়া আপনার অন্তরটা মানে ইখলাসযুক্ত থাকতে হবে আপনি যে ইবাদতটা করছেন যে কাজটি করছেন সেটা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে আপনি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেন অথবা সমাজে নাম কোড়ানোর জন্য করেন তাহলে সেই আমলটা আল্লাহ রবুল্লা আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না উমামা বাহেলি থেকে বর্ণিত এক ব্যক্তি সম্পর্কে রাসুল ইসলামকে তিনবার জিজ্ঞাসা করা হয়েছিল যে যে ব্যক্তি এক ব্যক্তি যে সে আল্লাহ রাস্তায় জিহাদ করে এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে সবও কামনা করে সাথে সাথে সে এটা কামনা করে যে মানুষ তাকে চিনুক এবং সে মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করুক এটাও তার একটা কামনা আছে তো এই ব্যক্তি সম্পর্কে রাসুলকে জিজ্ঞাসা করা হলো তো রাসুল প্রত্যেকবারই বললেন যে এই ব্যক্তির জন্য আখেরাতে কিচ্ছু নেই তিনি আরো বললেন যে ইন আল্লাহ আকবাল মিনাল আমাল ইল্লা মা কানাল খারেসান আল্লাহ রবুল্লা আলমী সেই আমলকে কখনো কবুল করেন না যেই আমল কেবলমাত্র তার উদ্দেশ্যে না হয় অপ্তুগিয়া বিহি অজু এবং কেবলমাত্র তারই উদ্দেশ্যে না করা হয় আল্লাহ রবুল আলমিন তার রাসুলকে নির্দেশ দিচ্ছেন যে কুল ইন্না সলাতি তুমি বলে দাও যে ইন্না সলাতি নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি অমাহিয়ায় অমামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহ রব্বুল আলমিন সব কিছুই মহাবিশ্বের অধিপতি মহান রব্বুল আলমিনের জন্য আর কারোর জন্য নয় আপনি যদি দুনিয়ার মানুষের কাছে পরিচিতি লাভের জন্য প্রসিদ্ধি লাভের জন্য বা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করে থাকেন কোনো সৎ কাজও যদি হয়ে থাকে সেটা সেই কাজটা আল্লাহ রব্লা আলমীর কাছে গ্রহণযোগ্য হবে না অতএব ইখলাস নিয়া সম্পর্কে খুবই সচেতন থাকা প্রয়োজন এই জায়গাতে এসে আমরা অনেক বড় বড় মানুষ বড় বড় দিনদার মানুষ তারাও কিন্তু ব্যর্থ হয়ে যায় এজন্য একজন সালাফ বলছেন যে একটা মানুষ যদি জীবনের মানে সামান্য একটা অংশ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে কেবলই মানে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করে তাহলে সেই সামান্য সময়টুকুই তার জান্নাতে মুক্তির জন্য বা পরকালীন জীবনে মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব ও নিয়া সম্পর্কে খুবই সচেতন থাকা প্রয়োজন আরও একটা বিষয় উল্লেখ করা দরকার আমাদের অনেক ভাই আছেন তারা নিয়মিত পাঁচ অক্ত সালাদ আদায় করেন রমজানের সময় তিরিশ দিন ঠিকই সিয়াম পালন করেন কিন্তু এটা পালন করেন একটা সেফ রেওয়াজ হিসাবে সামাজিক একটা রীতি হিসাবে আমাদের বাসায় সবাই সালাদ আদায় করতে যায় আমিও গেলাম আমার সমাজের মানুষ তারা সালাদ আদায় করতে যায় সিয়াম পালন করে আমিও তাদের সাথে সিয়াম পালন করলাম মানে কি বলবো কোনো উদ্দেশ্য ছাড়াই অসচেতনভাবে তারা সেটা পালন করে এই জিনিসটা কিন্তু আল্লাহ মানে মানে কি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত হচ্ছে না এটা স্রেফ একটা আদাত হচ্ছে আদাত মানে কি অভ্যাস অভ্যাসবশত একটা কাজ আমি নিয়মিত করে যাচ্ছি এটার কোনো মূল্য আল্লাহ রবুল্লা আলমের কাছে নেই আবার আপনি যখন সালাদ পড়ার পরে চাকরি করতে গেলেন কোনো একটা ব্যবসা করতে গেলেন সেই চাকরি এবং ব্যবসা শুরুতে যদি আপনি বিসমিল্লা বলে শুরু করেন এবং চাকরি এবং ব্যবসাটা ঠিক রসদুল্লাহ ইসলাম নীতি অনুযায়ী করেন তাহলে আপনার পুরো চাকরি আপনার পুরো ব্যবসাটাই কিন্তু একটা ইবাদত হয়ে যাচ্ছে স্রেফ আপনার উদ্দেশ্যের কারণে আপনার এখলাসুল নিয়তের কারণে আপনার নিয়তের কারণে আপনার আদাতটা আপনার অভ্যাসটাও ইবাদতে পরিণত হতে পারে আবার আপনার নিয়ত না থাকার কারণে সঠিক আপনার মানে চেতনা না থাকার কারণে আপনার এবাদতটাও একটা স্রেফ আদাতে পরিণত হয়ে যেতে পারে এই বিষয়টা আমাদেরকে খুব সচেতনভাবে খেয়াল করা দরকার দ্বিতীয় বিষয় হচ্ছে মোতাবাকাতুর রসুল আমলে সলেহ হতে গেলে এখলাসুল নিয়ার সাথে সাথে থাকার সাথে সাথে আপনার অবশ্যই মোতাবাকাতুর রাসুল থাকা দরকার অর্থাৎ আপনি যে আমলটা করছেন সেটা রাসুল সাল্লাহ ইসলামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা আপনি বহু আমল করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ইবাদত করে যাচ্ছেন কিন্তু সেই ইবাদতটা রাসুলের তরিকা অনুযায়ী হচ্ছে না আপনার পুরো ইবাদতটাই একেবারে ব্যর্থ হয়ে যাবে সেটা আল্লাহ আল্লাহর কাছে কবুল হবে না এজন্য যতটুকুই আমল করেন না কেন সামান্য কিছু আমল করেন সে আমলটা যেন রাসুলের তরিকা অনুযায়ী হয় একটা উদাহরণ এমনভাবে দেওয়া যায় আপনি ধরেন সারা বছর পরীক্ষার জন্য পড়াশুনো করছেন আপনি এসএসসি পরীক্ষা দেবেন সারা বছর আপনি পড়াশুনো করছেন কিন্তু পড়াশুনো করছেন কি দেখে একটা মানে একেবারে মানে ভুল ভ্রান্তিতে পরিপূর্ণ একটা গাইড দেখে আপনি পড়লেন অথবা এমন বিষয় পড়লেন যেটা আপনার পরীক্ষাতে আসবেই না বা পরীক্ষার সাথে আপনার সংশ্লিষ্ট বিষয় না এ ধরনের জিনিস পড়লেন তাহলে পরীক্ষার দিন যে অথবা পরীক্ষা দেওয়ার পরে আপনার রেজাল্টটা কি আসবে রেজাল্টটা কি জিরো আসবে না ঠিক একইভাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে অবশ্যই বিশুদ্ধ গাইড দেখে পড়াশুনো করতে হবে বিশুদ্ধ গাইডটা কি পবিত্র কোরআন এবং হাদিস অন্য কোনো গাইড যদি আপনি হাতে নেন কোনো ভেজাল গাইড যদি আপনি হাতে নেন অথবা এমন গাইড হাতে নেন যে গাইডের সাথে পরকালীন জীবনের কোনো সম্পর্কই নেই তাহলে সেটা যত ভালো কাজই মনে হোক না কেন আপনার কাছে সেটা আল্লাহ রবুল্লা আলমের কাছে কবুল হবে না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন লাকাত কান আলকুম ফি রসুল্লাহ উসুয়াতুল হাসানা তোমাদের জন্য রাসুলের মধ্যেই রয়েছে একমাত্র উত্তম আদর্শ অনেক ভাই আমাদের মধ্যে বুজুর্গদের অনুসরণ করেন আমাদের কাছে কিছু কিছু কিতাব এমন আছে যেখানে সবসময় বুজুর্গদের রেফারেন্স দেওয়া হয় যে অমুক বুজুর্গ এই বলেছেন অমুক বুজুর্গ এই বলেছেন তাই না এই বিষয়গুলো আসলে তখনই অনুসরণীয় হবে যখন সেটা রাসুলের নীতিমালার মানে মোতাবেক হবে যদি রাসুলের নীতিমালার মোতাবেক মানে বাইরে হয় তাহলে সেই বুজুর্গ যত বড় বুজুর্গই হোক না কেন সেই বুজুর্গের কথার কারণে সেই মানে সেই আমলটা মানে আল্লাহর কাছে ভালো আমল হিসেবে কবুল হবে না রাসুসাল্লাম বলছেন যে কি মান আহাদা সাফি আমরিনা হাদা মালাইসা মিনু ফৌয়ারদ্দুন যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে বসলো নতুন কোনো আমল করে বসলো যে বিষয়ে আমার কোনো নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যাত মানে আমিলা আমানাল্লাইস আলহি আমরুনা ফাহরাদ্দুন যে বিষয়ে আমার কোনো আমল নেই যে বিষয়ে আমি কোনো নির্দেশনা দেইনি সেই বিষয়ে সেই রকম আমল যারা করলো সেই আমলগুলো আল্লাহ রবুল্লা আলমীর কাছে প্রত্যাখ্যাত হিসাবে বিবেচিত হবে তৃতীয় বিষয়টি হচ্ছে হকের দাওয়াত ইমানের পরে আমলের সলেহের পরে তৃতীয় বিষয়টি আসছে হকের দাওয়াত আপনি শুধুমাত্র ইমান শুদ্ধ রাখলেন এবং শুধু আমল করে গেলেন আপনি মানুষকে হকের দাওয়াত দিলেন না এটা হবে না আপনাকে অবশ্যই সামাজিক দায়িত্ব পালন করতে হবে প্রথম দুটি হচ্ছে নিজের প্রতি দায়িত্ব আর সমাজের প্রতি দায়িত্ব হচ্ছে হকের দাওয়াত দেওয়া চতুর্থ বিষয়টি হচ্ছে সবর করা ধৈর্য ধারণ করা হকের দাওয়াত আপনাকে দিতেই হবে হকের দাওয়াত দেওয়ার নীতিটা কি আপনি যদি আলেম দুইটা স্পষ্ট নীতি আপনাদের স্মরণ রাখা দরকার প্রথম নীতিটি হচ্ছে আপনি আলেম হন আর সাধারণ মানুষ হন আপনাকে দাওয়াত দিতেই হবে কতটুকু দাওয়াত দিতে হবে ততটুকু দাওয়াত দিতে হবে যতটুকু আপনি জানেন আপনি হয়তো বড় আলেম নন পবিত্র কোরআনে বা হাদিসে কোথাও এটা বলা হয়নি যে দাওয়াত দেবে শুধুমাত্র ভালো বক্তা ভালো আলেম কোথাও বলা হয়নি আপনাকে ভালো বক্তা হতে হবে বা ভালো আলেম হতে হবে এটা কোথাও বলা হয়নি আপনাকে বলা হয়েছে কি আপনাকে দাওয়াত দিতে হবে আপনার যে দাওয়াতটা রাসুলসুল্লাহ নিয়ে এসছেন সেই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে এই নির্দেশনা আল্লাহ রাবুল আলম দিয়েছেন আল্লাহ রবুল্লা আলম তার রাসুলকে ধমক দিয়ে বলছেন ইয়া আই হর রসুল হে রসুল বাল্লিক বা উনজিলাইলাইক তোমার প্রতি যা পৌঁছে দেওয়া হয় যা নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও ওয়াইনলাম তাফাল ফামাবাল্লাহ তার ইসালাতাহ তুমি যদি পৌঁছে না দাও তুমি যদি এই কাজ দাওয়াতের কাজটি না করো তাহলে তুমি রিসালাতের দায়িত্বটা পালন করলে না আল্লাহ রাবুল আলমী তার রাসুলকে এইভাবে ধমক দিচ্ছেন তাহলে আমাদের অবস্থাটা কোথায় আমাদের অবস্থানটা তাহলে কোথায় তৃতীয় বিষয়টি হচ্ছে না দাওয়াত দেওয়ার দুটো নীতি বলেছিলাম প্রথম নীতিটি হচ্ছে আপনাকে অবশ্যই দাওয়াত দিতে হবে আপনি আলেম হন জাহেল হন আপনি যতটুকু জানেন ঠিক ততটুকু দেবেন স্বপ্ন না স্বপ্ন দ্বিতীয় বিষয় হচ্ছে বাল্লিগু মা বাল্লিগু আননি আপনি কতটুকু দাওয়াত দেবেন বা কত কীভাবে দাওয়াত দেবেন সে সম্পর্কে রাসুলের নির্দেশনা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার পক্ষ থেকে তুমি যে তাবলিকটা করবে যে দাওয়াতটা দেবে সেটা দেবে আমার পক্ষ থেকে তুমি নিজের মন গড়া দাওয়াত দিবে না অথবা মানুষ যা তৈরি করে রেখেছে মানুষের মন গড়া কপল কল্পিত জিনিস তুমি মানুষের কাছে পৌঁছে মানে প্রচার করো না প্রচার করো ঠিক ততটুকু যতটুকু আমার কাছ থেকে বর্ণিত হয়েছে বা বাল্যিকও আননি আমার কাছ থেকে তুমি প্রচার করো আমি যতটুকু নিয়ে এসেছি ঠিক ততটুকু চতুর্থ বিষয়টি হচ্ছে সবর করা সফলতা মানে একজন সচেতন মুসলিম হিসাবে আপনার চতুর্থ কর্তব্য হচ্ছে সবর করা ধৈর্য ধারণ করা সবরটা কি সবরটা হচ্ছে হাফসুল নাস নাফস আম্মা লায়াম্বাগি সেই জিনিস থেকে নিজেকে সংযত রাখা বিরত রাখা যা করা উচিত না আপনারা কোয়ান্টাম মেথডের নাম শুনেছেন কোয়ান্টাম মেথডের নাম শুনেছেন কেউ আজকাল আমাদের সমাজে এই জিনিসটা খুব প্রচলিত এদের মূল দাওয়াতটা কি অন্তরকে নিয়ন্ত্রণ করা তাই না আত্মনিয়ন্ত্রণ করা এরা এমন ভাব দেখায় যে এই জিনিসটা যেন ওরাই নাজিল মানে প্রথম নিয়ে এসছে প্রথম নাজিল করেছে আত্মনিয়ন্ত্রণ করার এই হুকুমটা আল্লাহ রবুল্লা আলমিন বহুদিন আগে আমাদেরকে দিয়েছেন আত্মনিয়ন্ত্রণ করা অর্থাৎ যে কাজটি করা উচিত না সেই কাজকে থেকে নিজেকে সংযত রাখা বিরত রাখা এই জিনিসটার নামই হচ্ছে সবর সবর হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে বিপদ সবর করা আপনি কোনো বিপদে পড়েছেন আপনার হয়তো বা কোনো আত্মীয় স্বজন মারা গেছেন অথবা আপনার হঠাৎ করে ব্যবসায় বিরাট একটা লস হয়েছে আপনি একেবারে হয়রান হয়ে পড়েছেন সেই মুহূর্তে আপনার একমাত্র কর্তব্য হচ্ছে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবুল্লা আলমিন একজন ইমানদারের মৌলিক চারটি বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য রেখেছেন এটা ধৈর্য ধারণ করা আমরা অনেক সময় বিপদে পড়লে বা কোনো একটা সমস্যায় পড়লে ধৈর্য রাখতে পারি না কোনো মানুষ আমাকে গালিগালাজ করলো আমি সঙ্গে সঙ্গে তাকে পাল্টা গালিগালাজ করে বসলাম আজে বাজে কথা বলে বসলাম কেউ আমাকে আক্রমণ করলো আমি তার উপর আক্রমণ করে বসলাম যে সময়গুলোতে নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার সেই সময়গুলোতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না এটা ঠিক না একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে সবসময় সে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবে যা ইচ্ছা তাই করবে না যা খুশি তাই করবে না যে জিনিসটা যেখানে উচিত ঠিক ততটুকুই সে করবে এটা হচ্ছে সবর সবরের দ্বিতীয় দ্বিতীয় প্রকারটি হচ্ছে পাপ থেকে সবর করা আমাদের অন্তরে এমন এমন মানে সময় আসে যখন হঠাৎ করে মনে হয় একটা পাপ কাজ করি মানে পাপের একটা স্পৃহা জেগে ওঠে শয়তান আমাদেরকে ওয়াসপাসা দেয় এই সময়টাতে পাপ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে যেটা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এটা আল্লাহ আলমের নির্দেশ এ বিষয়ে অনেকগুলো হাদিস রয়েছে আপাতত সময়ের অভাবের কারণে সেগুলো বলছি না তৃতীয় বিষয়টি হচ্ছে আস্তাবুর আল্লাহ তা আনুগত্যের ওপরে সবর করা ফজরের সালাদগুলোতে আমাদের সব সময় ফজরের সালাদ কেন পাঁচক্ত সালাদ এটা নিয়মিত আদায় করা মসজিদে এসে এই জিনিসটা খুব একটা সহজ কাজ না বেশ কঠিন কাজ বিশেষ করে ফজরের সালাদগুলোতে আমাদের অনেক ভাই তারা খুব কষ্ট অনুভব করেন যে কিভাবে আরামের ঘুম ছেড়ে কিভাবে মসজিদে আসবো এই সময়গুলোতে যে ব্যক্তির নিজের অন্তরকে সংযত রাখতে পারে নিজের অন্তরকে দৃঢ় রাখতে পারে এবং যাবতীয় এই সমস্ত কু মানে চিন্তা থেকে বিরত রেখে বা আরাম আয়েসকে ছেড়ে যারা মসজিদে আসতে পারে তাদের এই তাদের এই মানে পর্যায়টাকে বলা হয় আস্তাবুর আল তা আনুগত্যের ওপর ধৈর্য ধারণ করা আল্লাহ আনুগত্য করতে হবে এটাই হচ্ছে তার মানে একমাত্র চিন্তা এই জন্য সে যাবতীয় আরামায়েশের চিন্তাভাবনাকে পায়ে দোলে সে মসজিদে চলে আসলো এটাকে বলা হয় আস্তাবুর আল্লাহ তা একজন ইমানদারের জন্য এই সবরটা এই ধৈর্য ধারণটা মানে একেবারে অপরিহার্য একটা কর্তব্য যদি এই ধৈর্য এই গুণটা না থাকে তাহলে সে কোনো কাজই করতে পারবে না সব কাজে তার মধ্যে আলসেমি চলে আসবে একটা গাফলতি চলে আসবে তাহলে এই মোট চারটি বিষয় একজন উদ্দেশ্যপূর্ণ জীবন ধারণকারী একজন মুসলিমের জন্য চারটি বিষয় একেবারে অপরিহার্য কর্তব্য যদি এই চারটি বিষয়ের একটিও না থাকে তাহলে তাকে প্রকৃত মুসলিম বলা যায় না একজন সচেতন মুসলিম বলা যায় না একজন উদ্দেশ্যপূর্ণ জীবনের অধিকারী একজন মুসলিম হিসাবে তাকে গণ্য করা যায় না চারটি বৈশিষ্ট্য কী কী প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রথম দুটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তিগত ইমান এবং সতামল আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে সামাজিক কর্তব্য সামাজিক কর্তব্য হচ্ছে হকের উপর টিকে থাকা না হকের দাওয়াত দেওয়া এবং বিপদের সময় ধৈর্য ধারণ করা বা সৎ কাজে ধৈর্য ধারণ করা এই মোট চারটি বিষয় সালাদ কি নয়টার সময় নাকি আচ্ছা নয়টা পর্যন্ত কি আপনারা ধৈর্য ধারণ করতে পারবেন ততক্ষণ কথা বলা যাবে যদি আপনার ধৈর্য ধরেন তাহলে বলবো আর নাহলে এখানে শেষ করে দিচ্ছি যে চারটি বিষয় এতক্ষণ উল্লেখ করলাম এই চারটি বৈশিষ্ট্যকে ধরে রাখার জন্য আমাদের কিছু করণীয় রয়েছে সেই করণীয়গুলো আসলে না বললেই নয় এই জন্য বলতে চাচ্ছি প্রথম বিষয়টি হচ্ছে আখেরাতকে প্রাধান্য দেওয়া আখেরাতকে সব কাজে প্রাধান্য দেওয়া যখন আপনি দুনিয়া এবং আখেরাতের এই পার্থক্যটাকে বুঝতে পারবেন তখন আপনার কাছে জীবনটা আপনার জীবনটা আপনার কাছে একেবারে বদলে যাবে সব কাজে আখেরাতকে প্রায়োরিটি দিন অর্থাৎ একজন ব্যবসায়ী যেমন ব্যবসার কাজে যে সবসময় হিসাব নিকাশ করে যে এই কাজটা করলে কত মানে এই জিনিসটা যদি আমি বিক্রি করি তাহলে কত টাকা লাভ হবে আর ওই জিনিসটা বিক্রি করলে কত টাকা লাভ হবে এই হিসাবটা আমরা সবসময় করি না ঠিক একইভাবে কোন জিনিসটা করলে কোন কাজটা করলে সেটা আমাদের জন্য আখেলাতে ফলপ্রসূ হবে সেই চিন্তাটা সবসময় প্রাধান্য যদি আমরা দিতে পারি তাহলে আমাদের জীবনটা একদম বদলে যাবে আসলে হিসাবপত্র যদি আমরা দেখি মানে আখেরাতে জীবনটা কোথায় আর দুনিয়ার জীবনটা কোথায় দুনিয়ার জীবন তো এত একটা সংক্ষিপ্ত জীবন যে পবিত্র কোরআনে এভাবে বলা হচ্ছে যে একজন বান্দা যখন কেয়ামতের মাঠে উপস্থিত হবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেয়ামতের মানে তুমি পৃথিবীর বুকে কতদিন অবস্থান করছিলে তখন সে বলবে কি দুনিয়াতে আমি মানে দিনের একটা সামান্য অংশ ছিলাম তারপর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি এই সময়টাতে কি করেছিলে তখন সে বলবে আমরা মানে পরস্পর শুধু পরিচিত হয়েছিলাম অর্থাৎ এই লোক আমার বাবা এই ব্যক্তি আমার মা এই এই আমার সন্তান এইগুলো শুধু পরিচয় লাভ করেছিলাম দুনিয়ার জীবনটা এতটাই সংক্ষিপ্ত আপনাকে যদি বলা হয় যে কি বলবো এখানে এক কোটি টাকা রাখা আছে এখানে পাঁচ পয়সা রাখা আছে তা আপনি এই দুটো জিনিসের মধ্যে কোন জিনিসটাকে গ্রহণ করবেন তাহলে আমি নিশ্চিত যে আমাদের প্রত্যেক ভাই বলবেন যে যেখানে এক কোটি টাকা রাখা আছে অর্থাৎ ওই এক কোটি টাকাটা আমার প্রয়োজন পাঁচ পয়সা দিকে কেউ নজর দেবে না তাই না ঠিক একইভাবে দুনিয়া এবং আখেরাত যদি আমরা আখেরাতের মানে আখেরাতকে সচেতনভাবে বুঝতে পারতাম আখেরাতের মূল জিনিসটা আমরা যদি একটু মানে অন্ত দিয়ে অনুভব করতাম তাহলে আখেরাতটা কিন্তু ওই এক কোটি টাকার সামনে মানে পাঁচ পয়সার সামনে এক কোটি টাকার মতো এক কোটি টাকার সামনে পাঁচ পয়সা যেমন আখেরাতের সামনে আখেরাতের তুলনায় দুনিয়াটা ঠিক একই রকম যদি আমরা সঠিক নজরে আখেরাতকে দেখতে সমর্থ হই সাহাবাইকেরাম তারা আখেরাতকে কিভাবে দেখতেন তার দু একটা উদাহরণ দেই সাহাবি রাবি আপনি কাব তার বয়স তখন ২০ বছর অতিক্রম করেনি তিনি রসদ ইসলামের একজন খাদেন ছিলেন তিনি অত্যন্ত গরিব ছিলেন এবং আহলে সুফাদের মধ্যে একজন ছিলেন একদিন রাসুল ইসলাম তাকে জিজ্ঞাসা করলেন তার এই দুরবস্থা দেখে তার এই দারিদ্রতা দেখে তাকে ডেকে বলেন হে রাবি আপনি কাব সাল্লি আতিক তুমি আমার কাছে কিছু একটা চাও আমি তোমাকে প্রদান করব তখন সেই সাহাবি অত্যন্ত গরিব মানুষ তিনি বললেন হে আল্লাহ রসুল আমাকে সামান্য কিছু সময় দিন আমি একটু চিন্তা করি যে কী চাইতে পারে আমি কি জিনিস দিয়ে আমার অভাবটা পূরণ হবে আমি কি চিন্তা করি রাসুসাল্লাহ ইসলাম বললেন ঠিক আছে তোমাকে সময় দিলাম তুমি যতক্ষণ খুশি চিন্তা করো তারপরে আমাকে এসে বলুন তারপরে সে সাহাবি নিজের কথা নিজেই বলছেন যে আমি ভাবতে শুরু করলাম যে কি আমার জীবনে প্রয়োজন যে জিনিসটা হলে আমার এই দারিদ্রতা ঘুষ ঘুষতে পারে বা আমার এই অপ্রাপ্তিগুলো ঘুষতে পারে তারা যেটা বলছিলাম যে সাহাবি তখন এই কথা বললেন যে আমি চিন্তা করতে লাগলাম যে কি আমার প্রয়োজন এই দুনিয়ায় তারপর চিন্তা করতে করতে আমি এমন একটা পর্যায়ে গেলাম যখন আমার মনে হলো যে এই দুনিয়াতে আমি যা কিছুই চাই না কেন সেই জিনিসটা এক সময় এক সময় ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আমি এমন একটা জিনিস চাই যে জিনিসটা আমার জন্য চিরস্থায়ী কাজে লাগবে অর্থাৎ আমার আখেরাতের জন্য কাজে লাগবে সেই জিনিসটা আমি চাই তারপরে সে রাসুলের তিনি রাসুল সাল্লাহ ইসলামের কাছে গেলেন যাওয়ার পর রাসুসাল্লাম তাকে আবার জিজ্ঞেস করলেন কি প্রয়োজন তোমার আমাকে বলো এবার তখন তিনি যে কথাটি বলেছিলেন সে কথাটি এমন যে ইয়া রসুল্লাহ ইসফা আলী ইলা রব্বিকা আজাল ফাল নি মিনান্নার হে আল্লাহ রসুল আমার জন্য আপনার কিচ্ছু করা লাগবে না আপনি শুধু আমার জন্য এতটুকুই করুন যে আমাকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রবুল্লা আলমের কাছে সাফাত করুন আমার জন্য যে আল্লাহ রবুল্লা আলমী যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন অত্যন্ত গরিব সাহাবি মানে যা দারিদ্রতার কোনো সীমা পরিসীমা নেই সে যা মানে মানে চাইতো আল্লাহ রসুল তাকে তাই দিতেন এমন একটা অবস্থা ছিল সে অবস্থায় তিনি এই ধরনের একটি কথা বলেন তার এই উত্তর শুনে রাসুল্লাহ ইসলাম নিজেই হতভম্ব হয়ে গেলেন হাদিসে এভাবে আসছে যে রাসুল্লাহ ইসলাম দীর্ঘক্ষণ ধরে চুপ থাকলেন তার এই কথা শোনার পর দীর্ঘক্ষণ ধরে নিশ্চুপ হয়ে বসে থাকলেন তারপরে বললেন যে তোমাকে এই কথাটা কে শিখালো তখন সেই সাহাবি রাবি আপনি কাব বলছেন যে আমাকে এই জিনিসটা কেউ শিখিয়ে দেয়নি এই জিনিসটা আমি নিজে নিজেই চিন্তা করে চিন্তা করে দেখলাম যে এই দুনিয়াতে আমি যা কিছুই চাই না কেন সেই জিনিসটা এক সময় এক সময় নষ্ট হয়ে যাবে সেই জিনিসটা মানে স্থায়ী থাকবে না এজন্য আমি এমন একটা জিনিস চাই যে জিনিসটা মানে আমার পরকালীন জীবনে পরকালীন জীবনে কাজে আসবে আমাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমাকে জানাতে প্রবেশ করাবে এমন একটা জিনিস আমি চাই সাহাবিরা ঠিক এভাবেই আখেরাতে জীবনকে দেখতেন অনুরূপভাবে আরেকটি হাদিস খ্যাতনামা সাহাবি আবদুল্লাহ রওয়াহা তিনি মুতার যুদ্ধের সেনাপতি যুদ্ধে বের হচ্ছেন এই সময় তিনি প্রচণ্ড কাঁদছেন চার চোখ দিয়ে অঝর নয়নে মানে অশ্রু বের হচ্ছে তখন কিছু কিছু মানুষ তারা ভেবে বসলো যে হয়তোবা তিনি মানে প্রাণের ভয় কাঁদতেছেন অর্থাৎ জিহাদের ময়দানে যাচ্ছেন কখন মারা যাবেন এই ভয়ে হয়তোবা তিনি কাঁদতেছেন তখন সাবি আবদুল্লাহ রওয়াহা তিনি বললেন যে আল্লাহর কসম দুনিয়া থেকে বিদায় নেব বা দুনিয়ার ভালোবাসা আমার অন্তরে জাগছে এই কারণে আমি কাঁদছি না আমি কাঁদছি আল্লাহ রবুল্লা আলমিনের সেই আয়াতটি স্মরণ করে যেখানে তিনি বলেছেন ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া অর্থাৎ তোমাদের প্রত্যেকে ওই ওইটা অতিক্রম করবে অর্থাৎ পুলসিরাত অতিক্রম করবে এটা তোমার প্রতিপালকের অমোঘ বিধান আমি এই আয়াতটি স্মরণ করে কাঁদছি যে কাল কেয়ামতের ময়দানে আমি এই পুলসিরাত পার হতে পারবো নাকি আমি পুলসিরাত থেকে জাহান্নামে নিক্ষিপ্ত হব এই ভয়ে আমি কাঁদছি আমি হয়তো এখন যুদ্ধের ময়দানে যাচ্ছি সেখানে হয়তো বা মানে সহসা আমার মৃত্যু ঘটবে কিন্তু মৃত্যুর পরে কি ঘটবে সেইটা নিয়ে আমি চিন্তিত এবং সেই জন্যই আমি কাঁদছি প্রিয় উপস্থিতি সাহাবাহিক রাম এভাবেই আখেরাতকে দেখতেন সবসময় তাদের চোখের সামনে থাকতো থাকতো আখেরাত এই জন্যই তারা দুনিয়াবী জীবনকে কখনোই অগ্রাধিকার দেননি সবসময় তারা প্রত্যেকটা পদক্ষেপে তারা আখেরাতকে অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে পরকালীন জীবনের জন্য যে সমস্ত কাজগুলো রয়েছে সব সেই কাজগুলোকে মানে ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন তিজারতিন তুঞ্জিক মিন আদাবিন আলিম আল্লাহ রবুল্লা আলমিন বেশ কয়েকবার উল্লেখ করেছেন কোরআনে যে পরকালীন জীবনের জন্য তোমরা যা কিছু করবে এটা ঠিক দুনিয়ার জীবনে ব্যবসার মতো দুনিয়া জীবনে প্রত্যেকটা ব্যবসা যখন আমরা করি সব সময় আমরা লাভের চিন্তা করি তাই না ঠিক একইভাবে দুনিয়াতে আমরা যত কাজ আল্লাহর উদ্দেশ্যে করছি বা পরকালীন মুক্তির জন্য করছি মানে যা যা কিছুই করছি সব কিছুই যদি পরকালীন মুক্তিকে সামনে রেখে করি তাহলে সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে দুনিয়াবি জীবনের আমাদের মানে প্রত্যেকের কিছু অপ্রাপ্তি রয়েছে আমরা সবসময় মনে করি যে আমরা দুনিয়াটা এই জিনিসটা পেলাম না ওই জিনিসটা পেলাম না ওই জিনিসটা পেলাম না দুনিয়াবি জীবন নিয়ে আসলে অপ্রাপ্তির কিছু নেই কোনো হাউতাস করার কোনো প্রয়োজন নেই আমাদের মূলত হাউতাস করা প্রয়োজন কী নিয়ে পরকালীন প্রাপ্তি নিয়ে পরকালীন জীবনের জন্য কি করতে পারলাম সেই জিনিসটা নিয়ে আমাদের সবসময় হাউতাশ করা প্রয়োজন কারণ দুনিয়াতে কয়দিন বেঁচে আছি আজ বেঁচে আছি কাল থাকবো না কিন্তু পরকালীন জিন্দগিটা সেটা স্থায়ী জীবন সেই জীবনে আমাদেরকে স্থায়ীভাবে থাকতে হবে হয় জান্নাতে অথবা জাহান নামে সেখানে যদি আমি জাহান নামে চলে যাই তাহলে দুনিয়ার এই সামান্য প্রাপ্তি দুটো মোবাইল পেলাম না ল্যাপটপ পেলাম না এই জন্য এই সামান্য প্রাপ্তির কি মূল্য আছে আখেরাতের আখেরাতের সামনে এই জন্য সবসময় যেটা বলছিলাম যে আখেরাতকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে আখেরাতকে সবসময় সামনে রাখতে হবে আপনার সামনে হয়তো অনেক সুযোগ আসবে অনেক খারাপ সুযোগ আসবে যে দশ লাখ টাকা দিলে আপনার চাকরি হয়ে যাবে এরকম একটা ঘুষ দেওয়ার পর্যায়ে আসলো আপনি যদি আপনার সামনে যদি আখেরাত থাকে আপনার যদি চিন্তাটা এমন থাকে যে আমি যে ঘুষ দিয়ে এত টাকা দিয়ে চাকরি নিলাম আমার এই মানে সমস্ত আয়টা হারাম হয়ে যাবে এবং পরকালীন জিন্দগিতে এটা আমার জন্য ক্ষতির কারণ হবে এই চিন্তা যদি আপনি থাকে তাহলে আপনি কখনো ওই কাজে পা বাড়াবেন না ঠিক এমনইভাবে আপনি ব্যাংকে চাকরি পেয়েছেন সুদি ব্যাংকে চাকরি পেয়েছেন আপনি হয়তো বা চাকরি বাকরি কোথাও খুঁজে পাচ্ছেন না আপনার আত্মীয় স্বজনদেরও খুবই প্রয়োজন যে মানে ছেলেটা চাকরি পাক সবাই চাচ্ছে ঠিক এমন অবস্থায় আপনি সুদি ব্যাংকে চাকরি পেলেন তারপরে আপনি যখন আখেরাতকে সামনে রাখলেন দেখলেন যে আখেরাতের মানে যদি আমি এই সুদী কার্যক্রমে জড়িত হই সুদি ব্যাংকে জড়িত হই তাহলে আমার সমস্ত জীবনের সব মানে যা কিছু জীবিকা আমি অর্জন করব সবটাই হারাম হয়ে যাবে এবং কাল কেমতের ময়দানে যখন আমি উঠব তখন আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী হিসেবে উঠব এই জিনিসটা যদি আপনার অন্তরে থাকে আপনার দৃষ্টিসীমার মধ্যে যদি আখেরাতকে আপনি এভাবে প্রাধান্য দেন তাহলে আপনি কখনোই ওই কাজে জড়িত হবেন না এজন্যই বলছি যখনই মানে আপনি একজন সচেতন মুসলিম হিসাবে নিজেকে ভাবতে চাইবেন একজন লক্ষ্যপূর্ণ জীবনের অধিকারী হবেন তখন আপনাকে অবশ্যই সবসময় আখেরাতকে প্রাধান্য দিতে হবে দুনিয়াকে পরে দুনিয়াকে সবসময় এক স্টেপ পরে আগে আখেরাত দ্বিতীয়ত নিয়মিত সালাত আদায় করা সালাত আমরা যারা নিয়মিত আদায় করি তারা তো আদায় করি যারা সালাত আদায় গাফেল তাদের উদ্দেশ্যে বলছি যে একজন মুসলমান এবং একজন কাফের মধ্যে পার্থক্যটা হাদিসে কি বলা হয়েছে সালাত আদায় করা আপনি যদি সালাদকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেন তাহলে রাসুলের ভাষায় আপনি মুসলমানই না আপনি কাফের যে সমস্ত ভাই এখানে উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে আন্তরিক অনুরোধ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেদায়ত দান করেছেন এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না আমরা মুসলমান হিসাবে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না এই নিয়ামতকে লাভ করার পরেও যদি আমরা এই নিয়ামতকে ইউজ করতে না পারি এর চেয়ে বড় ব্যর্থতা আর নেই তো সালাদটা আপনার যত কষ্টই হোক না কেন যত কষ্টই হোক না কেন আপনাকে যেভাবে হোক এই তো সালাদ আদায় করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে সালাদকে মসজিদে পড়তে হবে আপনি যদি বিনা ওজরে মসজিদে নামাজ মানে মসজিদে না আসেন তাহলে ওই সালাত আপনার কবুলই হবে না একটা হাদিসে ভাবে আসছে আর একটা হাদিসের কথা আপনারা সবাই জানেন আবদুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবি তিনি রাসুলের কাছে অনুমতি চেয়েছিলেন যে আমার বাড়িটা মসজিদ থেকে একটু দূরে তো আর আমি নিজেও অন্ধ তো আমাকে একটু রুখসাত দিন বা আমাকে অনুমতি দিন আমি সালাদটা বাসায় আদায় করি তখন রসুল সাল্লাহ আসলাম প্রথমে তাকে অনুমতি দিলেন দেওয়ার পর আবার জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার বাসা থেকে কি মানে আজানের শব্দ শোনা যায় তখন বল সেই অন্ধ সাহাবি বলেন হ্যাঁ শোনা যায় তখন রসুলাম তাকে বললেন তাহলে মসজিদে তোমাকে আসতে হবে তাহলে একজন অন্ধ ব্যক্তিকে রসুলাম ইসলাম কোনোভাবে ছাড় দেননি সরাই অজর ব্যতীত মানে তাকেও মানে কি বলবো মসজিদে মানে আসা থেকে কোনো ধরনের রুখসত দেননি সেক্ষেত্রে আমার আপনার মতো একজন সুস্থ মানুষ তার জন্য কিভাবে রুখসত থাকতে পারে আপনাকে পাঁচাত্তর সালাত আদায় করতেই হবে এবং সাথে সাথে অবশ্যই মসজিদে এসে আদায় করতে হবে মসজিদে আদায় করলে আপনার লাভটা কি হবে লাভটা হবে যে আপনি আপনার মানে মসজিদে যারা সালাত আদায় করেন প্রত্যেকেই হচ্ছেন সৎ মানুষ নিশ্চিতভাবেই সৎ মানুষ বলে তো মসজিদে এসেছেন তাদের সংস্পর্শে যখন আসবেন তখন আপনার মধ্যে একটা উৎসাহ সৃষ্টি হবে এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করার মতো একটা মানসিকতা আপনার অন্তরে তৈরি হবে তৃতীয় বিষয় হচ্ছে সালাতে খুশু খুশু সহকারে আদায় করা আমাদের অনেক ভাই আছেন বা আমরা নিজেরাও তাই করি যখন মসজিদে আসি নানা ধরনের চিন্তা ভাবনা আমাদের অন্তরকে এমনভাবে মানে একেবারে জাপটে ধরে থাকে যে আমরা সালাত আদায় যখন শুরু করি শেষ করার পরে মনে হয় যে কি আদায় করলাম এরকম হয় না অনেক সময় অনেক সময় হয় যে সালাদটা আমরা খেয়ালই করতে পারি না খুশু খুশুর সাথে আদায় করতে পারি না তো খুশু খুশু আসার না আসার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে দুনিয়াবি চিন্তা থেকে মানে চিন্তায় ব্যস্ত থাকা সারাদিন যদি আপনি ব্যবসা চিন্তায় ব্যস্ত থাকেন সারাদিন যদি আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকেন তাহলে মসজিদে এসে যে এই দশ মিনিট সেই সময়টুকু আপনি আপনার অন্তরে কীভাবে আল্লাহ স্মরণ আসবে এজন্য আপনাকে সবসময় আল্লাহ স্মরণ রাখ করতে হবে আল্লাহ স্মরণ যখন আপনার মধ্যে সবসময় থাকবে তখন মসজিদে আসলে তখন আপনার অন্তরে সেই স্মরণটা থাকবে খুশখুজুটা থাকবে দ্বিতীয়ত অর্থ বুঝে পড়া সালাতে আমরা যা কিছু পড়ি সেটা যদি আমরা অর্থ না জানি তাহলে খুশি খুশি আসবে কীভাবে একটা মন্ত্রের মতো যদি আমরা পড়ে যাই সোরা ফাতিহার পড়তেছি কিন্তু অর্থটা আমরা জানি না মন্ত্রের মতো যদি পড়ে যাই তাহলে আমাদের মধ্যে খুশি খুশিটা আসবে কোথা থেকে এজন্য অবশ্যই আপনাকে অর্থ বুঝে পড়তে হবে এটা তো খুব কঠিন কোনো কাজ না সোরা ফাতিহার অর্থটা মুখস্থ করা এটা খুব কঠিন কাজ সালাতে যে দোয়াগুলো আমরা পড়ি এই দোয়াগুলো মুখস্থ করাটা মানে মানে দোয়াগুলো অর্থগুলো মুখস্থ করাটা খুব একটা কঠিন কোনো কাজ না এগুলো একটু চেষ্টা করলেই হয়ে যায় দুনিয়ার কত কাজ আমরা শিখছি কত জিনিস আমরা বুঝতে পারছি মানে মানে শেখার জন্য চেষ্টা করছি কত কিছু শেখার জন্য আমরা অর্থ খরচ করছি তো এই সামান্য অর্থটুকু বোঝার মতো সময় দেওয়া বা অর্থ খরচ করার মানসিকতা কেন আমরা রাখছি না যদি আমরা এই অর্থটা বোঝার চেষ্টা করি বা অর্থটা বুঝি তাহলে আমাদের মধ্যে খুশু খুঁজে আসবে <clears throat> তিন নম্বর বিষয় হচ্ছে নিয়মিত কোরআন পাঠ করা দিনের একটা অংশে আপনাকে অবশ্যই কোরআন পাঠ করতে হবে যে কোরআনকে আল্লাহ রবুল্লা আমাদের হৃদায়তের জন্য প্রদান করেছেন সেই কোরআন থেকে কিছু না কিছু আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে না পাঠ করলে আল্লাহর সাথে তো আপনার সম্পর্ক থাকবে না কোরআন কোরআন হচ্ছে কি কোরআন জিনিসটা কি কোরআন হচ্ছে পৃথিবীতে আল্লাহর একমাত্র জীবন্ত নিদর্শন কোরআনকে কিন্তু মাখলুক বলা হয় না জানেন মানে কোরআন কোরআনটা সৃষ্ট কোনো বস্তু না পৃথিবীর সব কিছুই সৃষ্ট সৃষ্ট বস্তু আল্লাহ রাবুল আলমী সৃষ্টি করেছেন নিজ হাতে কিন্তু কোরআনটাকে বলা হয় এটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের একটা অংশ অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমীর নিজের কালাম এটা কোনো সৃষ্ট বস্তু না এটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমীর নিজস্ব কালাম অর্থাৎ আল্লাহর একটা অংশ এটা কোরআনের গুরুত্বটা এখানে আলী রাজিল্লা তালাহনু বলছেন যে আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাই তখন কি করি তখন আমি সালাতে দাঁড়াই আর যখন আমি চাই যে আল্লাহ রবুল্লা আলমিন আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন পাঠ করি বলুন সুহান আল্লাহ কথাটা কি বুঝতে পেরেছেন আলী রাজ আবার বলি আলী রাজিউল্লাহ তালাহন তিনি বলছেন যে আমি যখন আল্লাহর সাথে কথা বলতে চাই তখন আমি সালাতে দাঁড়াই আর যখন আমি এটা কামনা করি যে আল্লাহ রবুল্লা আলমিন আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন পড়তে বসি অর্থাৎ কোরআনের প্রত্যেকটা আয়াত এটা কার উদ্দেশ্যে নাজিল হয়েছে মানুষের উদ্দেশ্যে তাই না আমার আপনার উদ্দেশ্যেই তো আমি আপনি যাতে শিক্ষা গ্রহণ করি এই জন্যই তো কোরআন নাজিল হয়েছে তো কোরআন যখন আপনি পড়ছেন তখন অর্থটা দাঁড়াচ্ছে এমন যে কোরআন যেন আপনার সাথে কথা বলছে অর্থাৎ আল্লাহ রবুল্লা আলমী নিজেই যেন আপনার সাথে কথা বলছেন এজন্য প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক রাখার জন্য অবশ্যই আপনাকে একটা দিনের একটা অংশ কোরআন পড়তে হবে এবং কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করতে হবে পঞ্চম বিষয় হচ্ছে আরবি ভাষা শেখা আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা জানাতিদের ভাষা এই ভাষাটিকে আপনার শেখার প্রয়োজন এই জন্য যে কোরআনের সাথে যেন আপনার মহাব্বতের সৃষ্টি হয় যদি আপনি ভাষা বুঝে কোরআন পড়েন তাহলে কোরআনের সাথে আপনার সম্পর্ক থাকে থাকবে একরকম আর আপনি যদি না বুঝে মন্ত্রের মতো পড়েন তখন সম্পর্ক থাকবে একরকম এই জন্য চেষ্টা করুন যথাসম্ভব আরবি ভাষাকে কিছুটা হলেও শেখা যেন অন্ততপক্ষে কোরআনটা বুঝতে পারেন কোরআনের মানে সারাংশটা অন্তত বুঝতে পারেন এইভাবে অন্তত আরবিটা শেখার চেষ্টা করুন যাদের সামর্থ্য রয়েছে সুযোগ রয়েছে পঞ্চম বিষয় হচ্ছে প্রতিদিন হাদিস পাঠ করা হাদিসটা হচ্ছে আমাদের জীবনের নির্দেশিকা জীবনের মানে প্রত্যেকটা পর্যায়ে আমরা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করব তার সবিস্তারে মানে হাদিসে উল্লেখ করা আছে এজন্য প্রতিদিন কিছুটা মানে দিনের কিছুটা অংশ কিছু কিছু হাদিস আমাদের পাঠ করা দরকার অন্তত পক্ষে বুখারি মুসলিম এই হাদিস গ্রন্থ দুটোতে কোনো জয়ীফ হাদিস নেই সবগুলো সহি হাদিস এগুলোতে আপনি এগুলো আপনি নিশ্চিন্তে পড়তে পারেন তারপরে রিয়াজুস সালেহীন যে গ্রন্থটি রয়েছে কিছু হাদিস আছে জয়ীফ এখন সেটা তাহাকিক হয়ে গেছে এই গ্রন্থগুলো আপনারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন নিজের জীবনকে আরও উন্নত করার জন্য নিজের ইমানকে মানে প্রতিনিয়ত বৃদ্ধি করার জন্য ষষ্ঠ বিষয় হচ্ছে হালাল উপার্জন করা আপনি যখন হালাল উপার্জন করবেন তখন আপনার নৈতিকতার স্তরটা থাকবে অনেক উপরে আপনি একজন নৈতিকভাবে দৃঢ় মুসলিম হিসাবে মানে মানে আপনার অবস্থানটা হবে খুব দৃঢ় এই জন্য সবসময় হালাল উপার্জনের চেষ্টা করতে হবে নিজেকে হালাল খোর হিসাবে মানে পরিণত করার জন্য চেষ্টা করতে হবে হালাল খোর ব্যক্তির জন্য আল্লাহ রবুল্লা আলমিন তিনি নিজেই যথেষ্ট আল্লাহ বলছেন অমাই আত্মাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করায় ইয়া যে আল্লাহ মাখরাজা আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য একটা না একটা পথ অবশ্যই বের করে দেন ওয়ারজুক হু মিন মিনহাইসলাই আখতাসিব এবং তাকে রিজিক দান করেন এমন উপকরণ থেকে এমন উপায় থেকে যে বিষয়গুলো বা যে উপায়গুলো সম্পর্কে সে জীবনে কখনো কল্পনাও করেনি এমন উৎস থেকে আল্লাহ রবুল্লা আলমিন তাকে রিজিক দান করেন অমাইয়া তাকাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওপরে ভরসা করে ফাহুয়া হাসপু সে ব্যক্তি মানে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান আপনি হালাল রুজি অর্জনের জন্য খুব চেষ্টা করছেন একটা মানে কি বলবো হালাল জীবিকা অর্জনের জন্য খুবই চেষ্টা করছেন আপনার চারিদিকে হারাম ভরে আছে আপনি যেদিকেই পা বাড়াচ্ছেন সেদিকেই হারাম এর মধ্যে আপনি চেষ্টা করছেন হালাল খাওয়ার জন্য যদি আপনি অন্তর থেকে চেয়ে থাকেন যে আমি হালাল খাবো তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য অবশ্যই অবশ্যই একটা পথ বের করে দেবেন এবং এমন পথ বের করে দেবেন যে সম্পর্কে আপনি কখনো চিন্তাও করেনি এটা আল্লাহ রাবুল আলমিন ওয়াদা এই আল্লাহ রাবুল আলমিন যদি কোনো ওয়াদা করে থাকেন সে ওয়াদা ভঙ্গ করেন এই আকিদা আমরা কি কেউ রাখি যে ওয়াদা আল্লাহ রাবুল আলমিন করেছেন অবশ্যই তা পূরণ করেন অর্থাৎ আল্লাহ বলছেন যে মাইয়া তাওকাল আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে ফাহুয়া হাসবু তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন তার এই অঙ্গীকারের পরে আর কারোর অঙ্গীকারের কোনো প্রয়োজন আছে অতএব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হালাল খাওয়ার জন্য হালালের উপরে অটল থাকার জন্য চেষ্টা করুন কোনোভাবেই যেন আমাদের আয়ে আমাদের ইনকামে যেন হারাম প্রবেশ না করে এ ব্যাপারে সবসময় সতর্ক থাকুন সাত নম্বর হচ্ছে অন্তরে জিহাদের অনুভূতি রাখা অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমাদের একটা চেতনা থাকা উচিত রাসুসাল্লাহ ইসলাম বলছেন মানরা আমিন কুম্বুন কারান যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ দেখলো ফালি উগাইয়ের হু বিয়া দিই তার উচিত হবে সেই খারাপ কাজটা নিজের হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করা বা প্রতিরোধ করার চেষ্টা করা ফাইনলাম ইয়াস্তাতে যদি সে হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করতে না পারে তাহলে ফাবিলিসানি অন্তত সে তার মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদটা করুক যে ভাই এই কাজটা ঠিক হচ্ছে না এই কাজটা অন্তত বলার মানে সে বলুক ফাইনলাম ইয়াস্তাতি যদি সে মুখ দিয়ে বলার সাহসও না রাখে ফাবে কলবি তাহলে অন্তত অন্তর থেকে ঘৃণা পোষণ করুক যে সে এই খারাপ কাজটা যে করছে বা যে খারাপ কাজ সে দেখলো তার বিরুদ্ধে অন্তত যেন অন্তরে একটা ঘৃণা বোধ আমার মধ্যে থাকে অদালিকা দাফুল ইমান আর এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বলতম অংশ এরপরে যদি আপনি মানে তার প্রতি ঘৃণাও না রাখেন তাহলে আপনার মধ্যে ইমানে নেই অর্থাৎ এক জায়গায় খারাপ কাজ হচ্ছে এক জায়গায় মানুষ টিভি ভিসিআরে আজে বাজে জিনিস দেখছে আপনি দেখলেন দেখার পরে তাদেরকে নিষেধ নিষেধ মানে প্রথমে আপনাকে ওই কি বলবো ওটা বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে সরাসরি যদি বন্ধ করতে না পারেন অন্তত নিজের মুখে বলতে হবে যে ভাই এই কাজটা বন্ধ করেন আপনি যদি তাও না পারেন তাহলে অন্তত ঘৃণা পোষণ করতে হবে যে ছি এই কাজগুলো করছে মানুষ আল্লাহ তাকে হেদায় তাদেরকে হেদায়ত দিক অন্তত এই ঘৃণাটুকু অন্তর মধ্যে থাকতে হবে যদি এটুকুও না থাকে আপনি যে যদি ওই সমস্ত লোকের সাথে যোগ দেন তারা টিভি ভিসিআর দেখছে আজেবাজে জিনিস দেখছে আপনিও যদি তাদের সাথে যোগ দেন তাহলে আপনার মধ্যে মানে দুর্বলতম ইমানটুকু আর থাকলো না অতএব অন্তরে সবসময় অন্যায়ের বিরুদ্ধে একটা মানে আপনার প্রতিরোধ চিন্তা থাকা দরকার সবসময় অন্যায়কে ঘৃণা করা দরকার অন্যায়ের প্রতি একটা মানে বিতৃষ্ণা থাকা দরকার যদি সেটাও না থাকে তাহলে আপনি ইমানদার নন জিহাদের প্রসঙ্গ যখন এসে গেল সামান্য একটু বলে দিই যে আজকের সমাজে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় মুসলমানদের মধ্যে যারা আমাদের তরুণ সমাজের বিশেষ করে একটু এই দিন সম্পর্কে সচেতন হচ্ছে তাদের মধ্যে আজকাল কিছু চরমপন্থী চিন্তা দেখা যাচ্ছে তারা অন্যায়ের প্রতিরোধ করতে যে এমন কাজ করে বেশ বসছে যেটা চূড়ান্তভাবে ইসলামের ক্ষতিগ্রস্ত ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে এবং তাদেরকেও ক্ষতিগ্রস্ত করছে আলী রাজিল্লা তালাহ জামানায় যে চরমপন্থীরা বেরিয়েছিল আপনারা জানেন তারা স্বয়ং আলী রাজিয়াল তাল আনহুকেও কাফের বলা থেকে বিরত হয়নি স্বয়ং আলী রাজিয়াল তাল আনহুকেও তারা বলেছিলেন যে সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তি নিকৃষ্ট একজন কাফের যে ব্যক্তি আলী রাজিয়াল তাল আনহুকে হত্যা করেছিল সে ব্যক্তি কিন্তু একজন মুসলমান ছিল মুসলমান হওয়া সত্ত্বেও সে যখন আলী রাজিয়াল তাল আনহুকে হত্যা করলো তখন সে বলল আমি দুনিয়ার বুকে একজন মানে সবচেয়ে নিকৃষ্ট একজন ব্যক্তিকে হত্যা করলাম খারেজিরা হচ্ছে বা চরমপন্থীরা হচ্ছে এরকম একটা নিকৃষ্ট কম যারা ইমানদারিত্বের দিকে ঠিকই আছে যাদের সালাদ রসুল্লাহ ইসলামের ভাষায় যাদের সালাদগুলো আমাদের সালাতের চেয়ে আরও সুন্দর হবে যাদের পোশাক আশাক বা মানে বাহ্যিক চেহারা স্রোত সব কিছু আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠ হবে কিন্তু তাদের কাজগুলো এমন বাজে কাজ হবে যে তাদের অন্তর থেকে ইমান বেরিয়ে যাবে তো এই চরমপন্থী দলগুলো থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে বিশেষ করে আজকে মধ্যপ্রাচ্যে আইএস নামে যে দলটি বেরিয়েছে এই দলটির কার্যক্রম আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি এদের দেখে অনেক তরুণ ভাইয়েরা তারা উৎসাহিত হয়ে অতি উৎসাহী হয়ে কিছু কাজ করে ফেলছে আমাদের দেশেও এ ধরনের কাজগুলো মানে এ ধরনের চিন্তাধারার লোকজন ধীরে ধীরে বাড়ছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই সমস্ত বাজে আকিদাধারী এবং ধ্বংসাত্মক চিন্তাধারার অধিকারী মানুষদের থেকে নিজে বিরত থাকবেন এবং আপনাদের মধ্যে যারা এই ধরনের মানুষ তৈরি হয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ফিরিয়ে আনার চেষ্টা করবেন অষ্টম বিষয়টি হচ্ছে প্রকাশ্য সুন্নতগুলো পালন করা প্রকাশ্য সুন্নত বলতে যে শিয়ারগুলো ইসলামের প্রকাশ্য শিয়ার হিসেবে পরিগণিত যেমন এই দাড়ি তারপরে টাকনুরের উপরে পা রাখা এই মানে সরি মানে কাপড় রাখা তারপরে মানে পোশাক আশাকে লিবাসুত তাকুয়া বজায় রাখা অর্থাৎ এমন পোশাক পরা যে পোশাকগুলো একজন তাকুয়াবান মানুষ পরিধান করেন এই ধরনের বিষয়গুলা এই বিষয়গুলোর দিকে আমাদের নজর রাখা দরকার আমরা হয়তো অনেক সময় এই জিনিসগুলোকে খুব হালকা জিনিস মনে করি কিন্তু যখন আপনি এই জিনিসগুলো পালন করার চেষ্টা করবেন শুরু করবেন মানে দাঁড়িয়ে রাখতে শুরু করবেন বা এই ধরনের মানে টাকনুর উপরে কাপড় রাখার এই বিষয়গুলো যখন শুরু করবেন আপনি দেখবেন যে অল্প দিনের মধ্যে আপনার ইমানের স্তরটা অনেক উপরে চলে গেছে বিষয়গুলো অনেক ছোটোখাটো বিষয় মনে হয় কিন্তু বাস্তবতা অনেক অনেক বেশি আপনি যখন দাঁড়িয়ে রাখবেন তখন আপনি চাইলেই মানে যারা খারাপ কাজ করছে তাদের সাথে যেয়ে বসতে পারবেন না আপনি ধরেন টুপি পরে আছেন লিবাস তাকুয়া হিসাবে টুপি পরে আছেন আপনি কি ওই যে সমস্ত মানুষগুলো মদ তাড়ি খাচ্ছে অথবা আজেবাজে জিনিস দেখছে টেলিভিশনে তাদের সামনে যে বসতে পারবেন এটা হচ্ছে প্রাকৃতিক প্রতিরোধ মানে নিজেকেই নিজে মানে প্রতিরোধ করার জন্য নিজেকে অন্যায় থেকে প্রতিরোধ করার জন্য এগুলো হচ্ছে কি বলবো একটা বড় একটা শেয়ার বড় একটা মানে মাধ্যম এই মাধ্যমগুলো আমরা মানে যতদূর সম্ভব মানে পালন করার জন্য যেন অগ্রগামী হই এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি নবম বিষয় হচ্ছে দান করা মানে কী বলবো দান করা বিষয়টি যে এত গুরুত্বপূর্ণ এটিও মানে যারা দান করেন নিয়মিত তারা জানে যে এক টাকা পাঁচ টাকা যখন একজন ফকিরকে দেই তখন কিন্তু নিজের অন্তরের মধ্যে একটা মানে পবিত্রতার ভাব জাগে তো এই কাজটা যদি সচেতনভাবে আমরা করি আল্লাহর উদ্দেশ্যে দেই যে এই যে এক টাকা দিলাম এর বিনিময়ে আমি কাল কেয়ামতের ময়দানে আখেরাতে আখেরাতে আমরা পেয়ে যাব এই চিন্তাধারা বা এই চেতনা রেখে যদি আমরা এই এক টাকা দান করি দশ টাকা দান করি তাহলে এটাও কিন্তু আমাদের ইমানের স্তরকে অনেক বৃদ্ধি করে দেবে সর্বশেষ বিষয়টি হচ্ছে শয়তান থেকে নিজেকে কখনো নিরাপদ না মনে করা শয়তান হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা জিনিস আল্লাহ রবুল্লা আলমিন শয়তানকে এই পাওয়ার দিয়ে রেখেছেন যে সে সবসময় মানুষকে পদভুষ্ট করার জন্য আহ্বান জানাবে বা পদভুষ্ট করবে এই ধরনের অথরিটি তাকে দিয়ে রেখেছেন এমনকি সে আদম আলাহ ইসলামকেও পদভুষ্ট করেছিল করেনি যদি আদম আল ইসলামকে পদভ্রষ্ট করতে পারে তাহলে আমাদের মতো সাধারণ মানুষকে আদম এই শয়তান কি পদভ্রষ্ট করতে পারে না আমাদের অনেক ভাই রয়েছেন যারা মানে কি বলবো নিজেদেরকে মোটামুটি ইমানদার হিসেবে ভাবি আমরা এবং মোটামুটি আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে নিজেদেরকে ভাবি তাদের ক্ষেত্রে এই বিষয়টা নজর রাখা সবসময় খুবই জরুরি আপনি যত বড় আলেমই হন না কেন আপনি যত বড় বুজুর্গ মানুষই হন না কেন যত বড় তাকুয়াশীল মানুষই হোক না হন না কেন যে কোনো সময় শয়তান এসে আপনাকে অ্যাটাক করতে পারে এবং শয়তানের অ্যাটাকের কারণে আপনি যে কোনো সময় পদভ্রষ্ট হয়ে যেতে পারেন এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য সব সময় সতর্ক থাকতে হবে আমাদের জীবনটা কিন্তু একেবারে টলটলয়মান খুবই ভালনারেবল যখন তখন আমরা পদভ্রষ্ট হয়ে যেতে পারি এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য সব সময় প্রচেষ্টা নিতে হবে প্রিয় উপস্থিতি আমাদের সময় শেষ হয়ে গেছে শেষ মুহূর্তে আমি আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি যে আমরা পৃথিবীর জীবনে যতদিন বেঁচে আছি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য বেঁচে আছি আমরা তো এই সংক্ষিপ্ত সময়টুকু যেন সবসময় একটা লক্ষ্যের একটা উদ্দেশ্যে যেন পরিচালিত হয় যে কাজই করি না কেন একটা উদ্দেশ্যে যেন করি দুনিয়ার বুকে আমাদের অবস্থানের স্বরূপটা রসদুল্লাহ ইসলাম বলেছেন এইভাবে আরিবনে উমার হজরত উমার রাজি আনু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুসাল্লাহ ইসলাম একদিন আমার কাঁধে হাত রাখলেন হাত রেখে বলছেন কি কুলফি দুনিয়া কা আন্নাকা গরিবুন আও আবির সাবিল তুমি দুনিয়ার বুকে ঠিক এমনভাবে বাস করো যেন তুমি দুনিয়ার বুকে একজন আগন্তুক অথবা একজন পথচারী এরকমই সংক্ষিপ্ত আমাদের জীবন অতএব জীবনের প্রত্যেকটা সময় যেন আমাদের একটা লক্ষ্যের পিছনে ব্যয়িত হয় প্রত্যেকটা সময় যেন একটা উদ্দেশ্যে ব্যয়িত হয় সেজন্য আমরা যেন সার্বিকভাবে প্রচেষ্টা গ্রহণ করি এই পৃথিবীতে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য লিয়াবলু হুকুম আহসান আমালা কে কত ভালো পরীক্ষা দিতে পারি এই পরীক্ষার হলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই জন্যই পাঠিয়েছেন এই জন্য আসুন আমরা আমাদের জীবনটাকে সচেতনভাবে একটা লক্ষ্যের পিছনে পরিচালিত করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেক ভাইকে এই সচেতন জীবন পালন করার তৌফিক দান করুন একটা লক্ষ্যপূর্ণ জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতু